الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة, عاقبة আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অশেষ আমরা পবিত্র কোরআন মজিদ থেকে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য নিয়ে নিয়মিত দার্সুল কোরআনে বসতে পারছি আল্লাহ পাক সুবাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এই জন্য রবুল আলামিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি সুরাই হজ্জের একচল্লিশ নাম্বার আয়াত করেছি গতকাল পর্যন্ত ইসলামী রাষ্ট্রের যে চোদ্দ দফা কর্মসূচি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সাল্লামকে দিনের বিজয়ের জন্যই এই জমিনে পাঠিয়েছিলেন তেরোটি বছর মক্কায় দাওয়াতি কাজ করার পর সেই সময়ে যারা ইমান এনেছিলেন সংখ্যায় কম হলেও তাদেরকে তিনি পরিপূর্ণ তালিম তরবিয়া দিয়ে গড়ে তুলেছিলেন আল্লাহর দিন মানব জাতির জন্য একটা বড় নিয়ামত মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ অধিকাংশ মানুষ যখন আল্লাহর এই নিয়ামত গ্রহণ করতে রাজি ছিল না বরং তারা এর সক্রিয়ভাবে বিরোধিতা করছিল যেই কারণে অধিকতর নিরাপদ এবং বিরোধিতার ক্ষেত্রে নমনীয় গ্রহণ করার ক্ষেত্রে তারা অনেকখানি উপযোগী এমন জনবসতিপূর্ণ এলাকা মদিনায় রাসুল্লাহ সাল্লাইকে হিজরতের মাধ্যমে পাঠিয়ে দিলেন এটা ছিল আল্লাহরই পরিকল্পনা যেহেতু রাসুলকে দিয়ে আল্লাহ তার দিনকে বিজয়ী করতে চান এই জন্যই তিনি মদিনায় পাঠিয়েছিলেন আর সেখানে দিনের বিজয় হয়েছিল রাসুল্লাহ সাল্লু সর্বপ্রথম একটা প্রাতিষ্ঠানিক ইসলামী রাষ্ট্র গড়ে তুলেন মদিনায় হিজরত করার পর শুরু থেকেই মদিনার জনগণ আসমানি কিতাবের সাথে তারা কিছু পরিচিত ছিল কারণ তাদের আশপাশে ইহুদি জনবসতি ছিল এবং ইহুদিদের মধ্যে বেশ কিছু আলেমও ছিল যারা তাওরাত কিতাব জানত বুঝত এবং লোকদের কাছে তার প্রচার প্রসার ঘটানোর চেষ্টা করত এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আগমনের সেই সুসংবাদ বার্তা তাওরাত কিতাবে যেভাবে ছিল সেইভাবে তারা নিজেরা প্রতীক্ষা হয়েছিল বুঝতে পারছিল সময় হয়ে গেছে লোকজন যখন তাদের দাওয়াত গ্রহণ করত না তারা তখন লোকদেরকে এই বলে তারা ভয় দেখাত বেশি দিন তোমরা আমাদের অবাধ্য হয়ে থাকতে পারবে না শেষ নবী এসে গেছেন সেই নবীর প্রতীক্ষায় তারা ছিল কিন্তু তারা সে নবীকে গ্রহণ করলো না নবীর প্রতি ইমান আনলো না শুধুমাত্র একটি কারণ তারা এতদিন ধারণা করে বসেছিল অপেক্ষায় ছিল এই জন্য যে শেষ নবী বনি ইসরায়েলের মধ্যেই আসবেন ইহুদিদের মধ্যেই শেষ নবীর আগমন ঘটবে নবতের সর্বশেষ সেই মর্যাদাটা তারাই লাভ করবে এই জন্য তারা আগ্রহী ছিল কিন্তু যখন তারা দেখলো যে তিনি তাদের মধ্যে না এসে আরবের মধ্যে এসে গেছেন তখন তারা বুঝেছিল যে এতদিন পর্যন্ত তাদের যে একটা কর্তৃত্ব ছিল মর্যাদা সম্মান ছিল সেটা একেবারে শেষ হয়ে যাবে নবতের মর্যাদা চলে যাবে আরবদের হাতে তারা হয়ে যাবে সম্মানিত শুধুমাত্র তারা এই কারণেই জেনে বুঝে বিরোধিতা করতে শুরু করছিল কিন্তু পূর্ব থেকেই মদিনার মধ্যে যেহেতু তারা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে পরকাল সম্পর্কে আসমানি কিতাব সম্পর্কে তারা জানতো প্রচার প্রসার ঘটাতো লোকজন মোটামুটি এর সম্পর্কে কিছু একটা ধারণা রাখত এই জন্য আল্লাহ রাসুল্লাহ যখন নবত রেসালত দিয়ে পাঠালেন সেই বাণী সেই আওয়াজ সেই দাওয়াত যখন ওই অঞ্চলে পৌঁছলো তখন পূর্ব থেকেই তাদের কাছে এই দাওয়ারটা পরিচিত ছিল যে কারণে এই দাওয়ারটা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়নি এই জন্য তারা গ্রহণ করার ক্ষেত্রে তারা অত্যধিক নমনীয় ছিল এবং দাওয়ারটা সহজে তারা গ্রহণ করেছে আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে দিয়ে যেহেতু আল্লাহ তার দিনকে বিজয়ী করতে চান এই জন্যই আল্লাহ হয়তো এই অঞ্চলটাকে এইভাবেই গড়ে তুলেছিলেন ওই এলাকার মানুষগুলোর মন মানসিকতা এইভাবে অত্যধিক নমনীয় করেছিলেন তারা কঠোর বিরোধী ছিল না যারা বিরোধিতা করত এরা কঠোর বিরোধী ছিল না যে কারণে রাসুল্লাহ সাল্লাম মদিনায় হিজরত করলেন এবং সাহাবাই আনহুম পূর্বে যারা আবি সিনিয়া হিজরত করেছিলেন অবশিষ্টরা সকলে মদিনায় হিজরত করলেন আবু সিনিয়াটা হলো বর্তমানে ইথিওপিয়া সেখানে প্রথম হিজরত হয়েছিল পরবর্তী হিজরতটা হলো মদিনায় সাহাবাই কেরাম রাজু আল্লাহ আনহুম যাদেরকে তিনি মক্কায় তাদেরকে গড়ে তুলেছিলেন প্রকৃতপক্ষে তাদের ইমান তাকুয়া ইলম আমলের দ্বারা তাদেরকে পরিপূর্ণভাবে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলেছিলেন তারা তাকুয়ার মানদণ্ডে পরিপূর্ণতা লাভ করেছিলেন দুনিয়ার সকল প্রকারের মোহ থেকে তারা সম্পূর্ণ মুক্ত ছিলেন আল্লাহ পাক সুবাহর প্রতি তাদের ইমান ছিল খালেস সকল প্রকারের শির্ক থেকে তারা সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন এই জন্য এই খাঁটি মানুষগুলোকে নিয়ে যখন তিনি মদিনায় হিজরত করলেন হিজরত করার পরই প্রথম সেখানে আল্লাহর দিনকে বিজয়ী করার প্রথম পদক্ষেপ নিলেন আর সেই পদক্ষেপের প্রথম পর্যায়টাই সেটা ছিল মদিনায় মদিনা সনদের ভিত্তিতে একটা প্রাতিষ্ঠানিক ইসলামী রাষ্ট্রের রূপ দান করা সেখানে মদিনায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা হলেন মূল শক্তি আর যারা বিরোধিতা করার মতো ছিল বিশেষ করে ইহুদিগণ বনি কায়নকা বনু নাজির বনি কুরাইজা এই সকল গোত্রগুলো সেখানে ছিল তাদের সাথে চুক্তি করেছিলেন এদের সাথে চুক্তি করেছিলেন এরা মদিনার আশপাশের অঞ্চল ছিল রাসুল্লাহ সাল্লু আলাইহাস্লাম অতি দূরদর্শী ছিলেন এই জন্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে তার আশপাশের পুরা অঞ্চলটাকে তখন নিরাপদ করেছিলেন যে আশপাশে যদি ধারে কাছে যদি শত্রু থাকে তাহলে মূল শত্রু যে কুরাইশ সেই মুশ্রিকগণ তারা এদের সহযোগিতা লাভ করতে পারবে এই জন্য তারা যাতে কোনো ধরনের সহযোগিতা কোথাও থেকে না পায় আশপাশ থেকে অন্তত না পায় সেই ব্যবস্থা করেছিলেন এরা সকলে পক্ষে আসলো না কিন্তু একটা রাজনৈতিক চুক্তি হলো সেটা হলো যে আমরা যেমন পরস্পরে একে অন্যের সাথে যুদ্ধ করব না পাশাপাশি আমাদের অঞ্চল যদি আক্রান্ত হয় আমরা সম্মিলিতভাবে সে শত্রুর মোকাবিলা করব এটা ছিল একটা সাধারণ একটা রাজনৈতিক চুক্তি তাদেরকে ইসলামের অধীনে নিয়ে আসার জন্য এমন কোন বাইন্ডিংস ছিল না এটা ছিল সম্পূর্ণ একটা রাজনৈতিক চুক্তি যে এই অঞ্চলটা আমাদের ইহুদিদের তোমাদেরও আমাদেরও সকলে মিলে আমরা এখানে বাস করি আমরা যাতে এই অঞ্চলটা নিরাপদ রাখতে পারি তোর জন্য বহিঃশত্রুর মোকাবিলার ক্ষেত্রে আমরা সকলে সম্মিলিত ভাবে এটা করব প্রথমেই আল্লাহ পাক সুবাহান মুসলমানদের শত্রু হিসাবে যুদ্ধ করার জন্য প্রথম যে শত্রুগুলোকে সামনে নিয়ে আসলেন তারা হলো মুশ্রিকগণ মুসলমানদের প্রথম যুদ্ধ শুরু হলো মুশ্রিকদের বিরুদ্ধে যদিও আহলে কিতাবগণ ইহুদিগণ খ্রিস্টানগণ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদেরকে প্রথম টার্গেট করা হয়নি প্রথম যুদ্ধটা হয়েছে মুশ্রিকদের সাথে মক্কার সেই মুশ্রিকদের সাথে একসাথে যদি সকল শত্রুর মোকাবেলা প্রথম করতেন মুসলমানদের সব সবে মাত্র গড়ে উঠেছে মুসলমানদের একটা বাহিনী ক্ষুদ্র একটা অঞ্চল মাত্র মুসলমানদের তখন নিজেদের প্রতিষ্ঠিত হয়েছে আজকের মতো মদিনায় এত বড় তো সেদিন ছিল না যে মদিনায় এমন একটা ছোট্ট শহর ছিল যেখানে একটি মসজিদের মধ্যেই শহরবাসীর জায়গা হতো আজানের আওয়াজ মদিনার আশপাশের অঞ্চলে পৌঁছে যেত কত বড় ছিল এটা সহজেই বোঝা যায় মদিনা শহরের বাহির থেকেও লোকজন পায়ে হেঁটে ওই মসজিদে জামাতে শরিক হতো তাহলে বোঝা যায় শুধু একটা মসজিদে সংকুলন হয় আশপাশের লোকজন পায়ে হেঁটে সেখানে শরিক হতে পারে জামাতে অঞ্চলটা খুব বড় ছিল না ইসলামী রাষ্ট্রের গুড়াপত্তনটা একটা ক্ষুদ্র জায়গা থেকেই শুরু হয়েছিল কিন্তু ইসলামকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আল্লাহ পাক সুবাহ দিনের বাস্তব রূপরেখা মানুষের সামনে পেশ করার জন্য এই ধরনের একটা মডেল একটা এলাকা হওয়া প্রয়োজন ছিল যেখানে মুসলমানরা নিরাপত্তা লাভ করবেন এবং নিজেরা প্রস্তুতি নেবেন শক্তি সঞ্চয় করবেন প্রশিক্ষণ নেবেন আর শত্রুর মোকাবেলা করবেন এইভাবে আস্তে আস্তে নিজেদের শক্তি সামর্থ্যকে তারা প্রতিষ্ঠিত করবেন এবং শক্তি সামর্থ্য প্রদর্শন করে শত্রুদেরকে পরাভূত করবেন আর দিনের সম্প্রসারণ করবেন এটা একটা আল্লাহ পাকসুবাহর গঠনমূলক একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার ভিত্তিতেই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সেখানে কার্যক্রম পরিচালনা করেছিলেন এই জন্য আমি গতকাল পর্যন্ত যে চোদ্দ দফা কর্মসূচির আলোচনা করলাম সেখানে আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রের কাজ কি মুসলমানরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে তাদের কর্মসূচিটা কি সেই কর্মসূচিগুলো সেখানে আলোচনা করা হয়েছে সেই নির্দেশ নির্দেশনা দেওয়া হয়েছে আর সেই নির্দেশনাগুলো প্রদান করা হয়েছে হিজরতের সাথে সাথেই মদিনায় যাওয়ার সাথে সাথেই কারণ এখন কার্যকরী করার সময় আর এই শুরুতেই মদিনা হিজরত করার পরেই আল্লাহ পাক সুবাহ যে আয়াতটি আমি তলাওত করি এই আয়াত এবং এর পূর্বের কয়েকটি আয়াত সেই সময়ে নাজিল করা হয়েছে যে কারণে আমি একচল্লিশ নম্বর আয়াত তেলাওত করেছি আপনারা সকলে জানেন যে উনচল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে সর্বপ্রথম কেতালকে আল্লাহ পাকসুবাহানা মুসলমানদের জন্য নির্দেশ প্রদান করেন অনুমতি প্রদান করেন সর্বপ্রথম কেতালের প্রথম আয়াত এটি এবং এখানে সর্বপ্রথম আয়াতটা মূলত এটা আত্মরক্ষামূলক আয়াতি কারণ প্রথম যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে যে তোমাদের সাথে যারা যুদ্ধ করে তাদের সাথে যুদ্ধ করার জন্য তোমাদেরকে অনুমতি দেওয়া হলো এই জন্য তাদেরকে নির্যাতন করা হয়েছে এরা জুলুমের শিকার হয়েছে এই জন্য অনুমতি প্রদান করেছেন আবু বকর রাজি আল্লাহ আনহুম পূর্ব থেকেই তিনি বারবার চাইতেন যে মদিনায় আমরা সংখ্যায় কম ছিলাম আর কম আনুপাতিকটাও এমন ছিল দশজন মসজিদ যদি হয় সেই অনুপাতে একজন মুসলমান প্রায় এই ধরনের আনুপাতিকটা ছিল তাহলে মুশ্রিকের সংখ্যা প্রচুর সংখ্যা বেশি ছিল সেখানে যুদ্ধ করাটা উপযোগী ছিল না এই কারণে মদিনায় যখন আসলেন তখন সকলেই তখন আকাঙ্ক্ষা করতেছিলেন এখন তো এখানে আমরা তো একটা নিরাপদ জায়গা লাভ করেছি এখন আমাদের যুদ্ধ করা প্রয়োজন তখনই আল্লাহ সেই সুযোগ অনুমতিটা দিয়েছিলেন এটা মদিনায় আসার পরে তো আমি যে বিষয়টা আলোচনা করছি সেই যুদ্ধের বিষয়গুলো আলোচনা করা উদ্দেশ্য নয় সেহেতু আমি সেই দিকে আজকে ওই আলোচনার দিকে যাচ্ছি না মূলত আল্লাহ পাক সুবাহ তখন মুসলমানদের কে যখন তিনি কোথাও রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন আল্লাহ বলছেন আমি যদি এরই লোকগুলো হলো তারা যাদেরকে আমি যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি তাদের ক্ষমতা দান করি তাদের আধিপত্য শক্তি তাদেরকে দেই তাদের নিরাপদ কোন অঞ্চল তাদের নিয়ন্ত্রণে দিয়ে দেয় তখন তারা প্রথম কি করে মাক্কান্না মূলত রাষ্ট্র ক্ষমতা আমি তাদেরকে এমন কর্তৃত্ব ক্ষমতা তাদেরকে অর্পণ করি যার দ্বারা তারা শাসন কর্তৃত্ব পরিচালনা করতে পারে ওটা তাদেরকে দুনিয়ার কোন অঞ্চলে যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে প্রথম কাজটা তারা কি করবে তারা সালাদ কায়েম করবে জাকাত তারা জাকাত আদায় করবে ও আমারু বিল মারুফ এবং সৎ কাজের আদেশ জারি করবে আনিল মুনকার এবং মন্দ কাজ থেকে তারা নিষেধাজ্ঞা আরোপ করবে আর সকল কাজের পরিণতি আল্লাহরই হাতে নিয়ন্ত্রিত এখানে চায়ের দফা মূলনীতি প্রদান করেছেন ইসলামী রাষ্ট্রের এটা মূল নীতি এই চার দফা নীতি একটা ইসলামী রাষ্ট্রের হবে এক নাম্বার হলো সালাদ কায়েম করা দুই নাম্বারে জাকাত আদায় করা তিন নাম্বার হলো সৎ কাজের আদেশ জারি করা চার নাম্বার হলো অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করা এই চায়ের দফা কর্মসূচি এই চায়ের দফা কর্মসূচিটা কি এর মধ্যে কি নিহিত আছে এই বিষয়গুলি আমরা এখন আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ পাক সুবাহ পূর্বের আয়াতগুলোতে যে বিষয়গুলো বর্ণনা করেছেন আমি সংক্ষেপে সেই কথাগুলো এখানে নিয়ে আসি আল্লাহ বলছেন কাফুর আল্লাহ ইমানদারদের থেকে শত্রুর সকল তৎপ্রতাকে তিনি দমন করে দেবেন প্রতিরোধ করবেন ইমানদারের পক্ষ নিয়ে ইমানদারের বিপরীত শক্তিদেরকে তিনি প্রতিরোধ করবেন আর আল্লাহ খেয়ানতকারী কাফেরদেরকে কখনো পছন্দ করেন না এখানে আল্লাহ ইমানদারদেরকে একটা অবয় দিয়েছেন সাহস দিয়েছেন আল্লাহর দুশ্মন যারা তারাই ইমানদারেরও দুশ্মন মুমিনদের দুশ্মন তারাই আল্লাহ সুবাহ এই মুমিনদের পক্ষ নিয়ে তাদের দুশ্মনদেরকে তিনি দমন করবেন আল্লাহ পাক সুবাহ এই ঘোষণাটা জানিয়ে দিলেন এতে করে কোন মমিন যেন কখনো ভয় না পায় যে আল্লাহর দুশ্মনদের মোকাবেলা আল্লাহই করবেন কিন্তু সেই কাজটি তারা আল্লাহ করছেন মুমিনদের দ্বারা করে দেন আল্লাহ নিজেই করছেন কিন্তু মুমিনরা হলো এর হাত আল্লাহর হাতিয়ার ওয়াতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুরা আল্লাহ পাক সুবহানাহু তাআলা আদেশ করে দিয়েছেন তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের হাত দিয়ে আল্লাহ এদেরকে শাস্তি দেবেন এবং তাদের মোকাবেলায় তোমাদেরকে সাহায্য করবেন তাদেরকে তিনি লাঞ্ছিত করবেন আল্লাহ পাক সুবহানাহু তাআলা এখানে আল্লাহ এদেরকে সাহেস্তা করছেন শাস্তি দিচ্ছেন দমন করছেন কিন্তু সেই কাজটা করছেন তিনি মুমিনদের দ্বারা মুমিনরা হলো আল্লাহর দিনকে দুনিয়ায় বিজয়ী করার একটা মাধ্যম আল্লাহর পক্ষ থেকে তারা এই কাজটা করবে মুমিনকে দিয়ে আল্লাহ এই কাজটা করাবেন আল্লাহর দুশ্মনদেরকে তিনি দমন করাবেন মুমিনদের দিয়ে কিন্তু মূল কাজটা করছেন কিন্তু আল্লাহ এতে করে এই কাজটা আল্লাহর কিন্তু আল্লাহ কাজটা করাচ্ছেন মুমিনদেরকে দিয়ে মুমিনরা হলো আল্লাহর দুশ্মনদেরকে দমন করার একটা উপায় মাধ্যম তারা আল্লাহর নির্দেশে এটা দমন করে এর সাথে সাথেই ওই যে আমি এর আগে একটা বললাম যে আল্লাহ মুমিনদেরকে অনুমতি দিয়েছেন যে ওই সব লোকদেরকে অনুমতি দেওয়া হলো যারা আক্রান্ত হয়েছে এটা এই জন্য যে তারা জুলুমের শিকার তাদের উপর জুলুম করা হয়েছে এবং তাদের সাথে যুদ্ধ বাজিয়ে দেওয়া হয়েছে এই জন্য তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো আর আল্লাহ ওই যারা মজলুম অর্থাৎ ইমানদারগণ তাদের সাহায্য করার ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে ক্ষমতাসীন মুমিনদেরকে আল্লাহ এখানে অবয় দিচ্ছেন যে মুমিনদেরকে সাহায্য করার জন্য আল্লাহ নিজে স্বয়ং অত্যধিক ক্ষমতার অধিকারী এই মুমিন কারা কাদের কি অনুমতি দেওয়া হলো যাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায় পাবে শুধু এই কারণে যে তারা বলল আল্লাহ আমাদের রব আল্লাহকে রব হিসাবে এককভাবে মেনে নেওয়ার কারণেই তাদেরকে তাদের গড় বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে এই জন্য তাদেরকে আল্লাহ এই যুদ্ধ করার অনুমতি দিয়ে দিলেন ওয়া আল্লাহ পাক সুবাহ বলছেন যদি আল্লাহ এক দল দিয়ে অন্য দলকে তিনি প্রতিহত না করতেন দমন না করতেন তাহলে খ্রিস্টান পাদ্রীদের সংসার ত্যাগী পাদ্রীদের তাদের ছোট ছোট আবাদতখানা যেগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যেত এবং সাধারণ খ্রিস্টানদের যে গির্জা সেগুলো ধ্বংস হয়ে যেত এবং ইহুদিদের এবাদতখানা গুলো ধ্বংস হয়ে যেত এবং মুসলমানদের মসজিদ গুলো ধ্বংস হয়ে যেত যেখানে অধিক পরিমাণে আল্লাহর নাম নেওয়া হয় হলো খ্রিস্টানদের সংসার ত্যাগী যে পাদ্রীরা আছে তাদের ছোট ছোট এবাদত খানা আর বিয়াউন হলো এর চেয়ে বড় গির্জা যেখানে বেশি লোকের জায়গা হয় সাধারণ খ্রিস্টান জনসাধারণ যেখানে গিয়ে তারা এবাদত করে আর সলাওয়াত হলো ইহুদিদের এবাদত খানা আর মাসাজিদ মুসলমানদের এবাদতের জায়গা মসজিদের বহু বছর মাসাজিদ তো এখানে প্রত্যেক যুগেই আল্লাহ এই দমন প্রক্রিয়া চালিয়েছেন মুসা আলাহ ইসলামের অনুসারী ইহুদিগণ তাদের যে আবাদত কানায় তারা আবাদতি করত সেই সময় তো এটাই ছিল দিন সেই সময় ওটাই প্রকৃত দিন ছিল তাদের সেই এবাদতটাকে নিরাপদ রাখার জন্য এবাদত খানাগুলোকে নিরাপদ অক্ষত রাখার জন্য সেই সময়ও আল্লাহ এই ধরনের যুদ্ধের ব্যবস্থা করে রেখে দিয়েছিলেন খ্রিস্টানদের সেই পাদ্রীদের এবাদতখানা এবং সর্বসাধারণের এবাদতখানা ঈসা আলাহ ইসলামের অনুসারী হিসেবে সেই সময় তারাই হকপন্থী ছিল হকের উপর সেই সময় তারা ছিল তাদের সেই আবাদত খানাগুলো নিরাপদ রাখা প্রয়োজন এই জন্য এই সকল আল্লাহর এবাদতের জায়গাগুলোকে নিরাপদ করার মাধ্যম হলো যুদ্ধ করা আল্লাহর এবাদত খানাগুলোকে যারা বরবাদ করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় এই জমিন থেকে আল্লাহর এবাদতকে মুছে দিতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যুগে যুগে আল্লাহ এইভাবে অনুমতি দিয়েছিলেন মুসা আলাহ ইসলামের সময়ও মুসা আল্লাহ ইসলামের অনুসারীদেরকে দিয়েছিলেন ঈসা আলাহ ইসলামের অনুসারীদেরকেও যুদ্ধ করার অনুমতি দিয়েছিলেন আর মোহাম্মদুর রাসুল্লাহ উম্মত কেও এই যুদ্ধের অনুমতি দিয়েছেন এই জন্য যে তারা যেন তাদের মসজিদ মসজিদগুলো যেখানে আল্লাহর এবাদতি করা হয় সেই আর এই ঘরগুলার মধ্যে অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করা হয় সেগুলো যে তারা নিরাপদ রাখতে পারে হেদায়তের কেন্দ্র হিসেবে এগুলোকে তারা রক্ষা করতে পারে এর পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে যেন এরা যুদ্ধ করে আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করেন যারা তাকে সাহায্য করে অর্থাৎ যারা আল্লাহকে সাহায্য করে কেউ অবশ্যই হুর মার্জাটা মানের দিকে নিয়েছেন যে নিজেকে সাহায্য করে আর কেউ বলেছেন হুর মার্জাটা হলো আল্লাহর দিকে আসলে আল্লাহর দিকে মার্জাটা হওয়াটাই অধিকতর যুক্তিযুক্ত আরো কোরআন মজিদের অনেকগুলো আয়াত দ্বারা এটাই বোঝা যায় তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা গুলোকে তিনি দৃঢ় করে দিবেন মজবুত করে দেবেন এখানে আল্লাহ এই কথাটাই বলছেন আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে অর্থাৎ আল্লাহর দিনকে তারা পরিপূর্ণভাবে নিজেরা মেনে চলে আর আল্লাহর দিন মানতে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা মূলত আল্লাহকে সাহায্য করে আর এই আল্লাহ সাহায্যকারীদেরকে আল্লাহ নিজে সাহায্য করবেন নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমতার অধিকারী জবরদস্ত অপ্রতিরুদ্ধ যার ক্ষমতার সমকক্ষ কেউ নাই আর আল্লাহ তার শক্তি প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কেউ নাই আগে এই কথাগুলো বলে আল্লাহ ইমানদারদেরকে সেই রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার পূর্ব যে বিষয়গুলো এখানে নিয়ে এসেছেন তা হলো কি ইমানদারকে শক্তিশালী হতে হবে শক্তি অর্জন করতে হবে আল্লাহর দুশ্মনদের মোকাবেলা করার মতো সেই ধরনের প্রশিক্ষণ প্রস্তুতি তাদের এই ধরনের মনোবল ইমানি শক্তি সামরিক শক্তি সকল শক্তিতে তারা পরিপূর্ণভাবে বলিয়ান হবে আল্লাহর কোন দুশ্মন চাইলেই যেন আল্লাহর দিনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে না পারে তোর জন্য তারা অত্যধিক শক্তি অর্জন করবে আর যখন তারা শক্তি অর্জন করবে তখন আল্লাহ এই লোকদেরকেই বলছেন আল্লাহ দিন আল্লাহ কখন তাদেরকে সেই দুনিয়ায় প্রতিষ্ঠিত করবেন যখন তারা এইভাবে নিজেদেরকে গড়ে তুলবে আল্লাহর দুশ্মনদের মোকাবেলা করতে করতে তারা আল্লাহর দুশ্মনদের সাথে যুদ্ধ করতে করতে তারা নিজেরা গড়ে উঠবে তারা নিজেদেরকে পরিপূর্ণভাবে সঠিকভাবে তারা গড়ে তুলবে এটা হলো পরীক্ষার এবং প্রস্তুতির একটা উত্তম সিলেবাস আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলা করা আল্লাহ তার মানুষের ইমান এবং আমলকে গ্রহণ করার জন্য এটা একটা সিলেবাস হিসাবে দিয়েছেন এই কর্মসূচির মাধ্যমে এই সকল কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের ইমানকে পরীক্ষিত ভাবে গড়ে তুলবে তাদের আমলকে পরিশুদ্ধ করবে আর তখনই তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা সেই রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত হবে এর আগে হবে না তাদের মধ্যে সেই যোগ্যতাগুলো এই পূর্বের এ সকল কাজের মাধ্যমে সেই যোগ্যতাগুলো আসবে আসলে পরে তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দান করবেন আল্লাহ পাক সুবাহ যারা ইমান আনলো এবং আমলে সালে করলো তাদেরকে তিনি দুনিয়ায় প্রতিষ্ঠিত করেন তার খলিফা হিসেবে তাদেরকে তিনি নিয়োজিত করেন এটা হলো আল্লাহ কর্মসূচি সেহেতু এইভাবে যারা নিজেদেরকে ওই মানে গড়ে তুলবে তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন আমরা যে তামকিনের কথা বলি এই সেটা হলো তামকিন তামকিন এই এটার অর্থই হলো প্রথম আবিধানিক অর্থই হলো শক্তি শক্তি সামর্থ্য যোগ্যতা রাজত্ব কর্তৃত্ব অর্থাৎ এমন শক্তির অধিকারী হওয়া রাষ্ট্র পরিচালনার জন্য এমন যোগ্যতা সম্পন্ন হওয়া যাতে করে অন্যের উপর যে হুকুম জারি করার দায়িত্ব অর্পিত হয় সেই হুকুমগুলো তারা জারি করতে পারেন আর এই প্রতিষ্ঠাটা প্রতিষ্ঠাটা মূলত হলো নেতৃত্বের সাথে সম্পর্কিত শাসকের সাথে সম্পর্কিত যে আল্লাহ যে যা হুকুম করেছেন এই শাসকগণ আল্লাহর হুকুমগুলো জনসাধারণের মধ্যে কার্যকরী করবেন আল্লাহ যা হুকুম করেছেন সেগুলো এটা তারা বাস্তবায়ন করবেন কেউ যদি অমান্য করে তাকে শাস্তি দেবেন এটা হলো এই শাসন ক্ষমতার অধিকারী যারা হবে তাদের পরিচয় তাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ সুবাহর পক্ষ থেকে মানব জাতির জন্য যে হুকুম আহকাম গুলো তিনি দেবেন পরিপূর্ণভাবে সেটা তারা বাস্তবায়ন করবেন মানুষের মাঝে এটা কার্যকরী করবেন আর এই কার্যকরী করার যে ক্ষমতাটা দরকার সেই ক্ষমতার নামই হলো এখানে তামকিন আর পারিপার্শ্বিক অর্থে সেটা হলো এমন মুসলমানদের নিরাপদ অঞ্চল যেখানে মুসলমানদের এ ধরনের শক্তিশালী একটা বাহিনী থাকে শক্তিশালী একটি শাসক থাকে আর সেখানে পরিপূর্ণভাবে নিরাপদে মুসলমানগণ আল্লাহর দিন মেনে চলেন আল্লাহর এবাদতি করেন এমন একটা অঞ্চলের নামই হলো তামকিন অঞ্চল তো আল্লাহ পাক সুবাহ এইভাবে শক্তি সামর্থ্য যোগ্যতা দিয়ে মুসলমানদের জন্য কোন নিরাপদ অঞ্চল যখন তৈরি করে দেন পূর্বের ওই কাজগুলোর মাধ্যমে তখন তারা প্রথম কাজটা কি করবে প্রথম কাজটাই হলো আকামুসালাহ তারা সালাত কায়েম করবে আল্লাহ সুবাহ ইমান আনার সাথে সাথে সর্বপ্রথম এবাদত যেটা ইমানদারদের জন্য তিনি অপরিহার্য করে দিয়েছেন সেটা হলো সালাত ইমানের সাথে সাথে প্রথম আবাদত হলো সালাত বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমুল ওয়া সাওমু রমাদান ওয়া হিজ্জুল বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাঁচটি বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত এক হলো আল্লাহ পাক সুবাহ প্রতি ইমান আনা এইভাবে যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই দ্বিতীয় হলো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আল্লাহর রাসুল এটা হলো ইমানের এই দুটি অংশ মিলে পূর্ণ ইমান এরপর হলো সালাদ কায়েম করা জাকাত আদায় করা রমজান মাসের সিয়াম পালন করা আর হজ পালন করা এই পাঁচটি বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত তো ইমান আনার পর সর্বপ্রথম আল্লাহর হুকুম হলো সালাদ কায়েম করা দ্বিতীয় হলো জাকাত কায়েম করা আমাদের দেশে কিন্তু এই পাঁচটি বিষয়কে একটু উলট পালট করে বলা হয় নামাজ রোজা হজ জাকাত এইভাবে ওটাকে জাকাত জাকাতটাকে একবারে শেষ নম্বরে নেওয়া হয় কিন্তু জাকাত হলো কোরআন মজিদে যত জায়গায় দেখবেন সালাতের সাথে সাথে জাকাতের কথা আছে সালাতের সাথে সাথে জাকাত ইমান আনার পরে সালাত সালাত হলো একজন ব্যক্তির ব্যক্তিগতভাবে সে যে ইসলাম গ্রহণ করলো ইমান আনলো এটা তার দৈহিক এবাদতের মাধ্যমে সেটা প্রমাণ করবে সালাতের মাধ্যমে আর জাকাত আদায়ের মাধ্যমে তার মালি এবাদত মালের যে আবাদত সেটাকে সে প্রতিষ্ঠিত করবে যান এবং মাল ইমানদাদের এই মৌলিক দুইটা জিনিস এই দুই পর্যায়ের সেই আবাদতকে এখানে বাধ্য করা হয়েছে কোরআন মজিদে বিভিন্ন জায়গায় এই নির্দেশগুলোই প্রদান করা হয়েছে তো সালাদ কায়েম করা কায়েম বলতে আমরা কি বুঝি কেউ বলেছেন যে উত্তম পন্থায় সহি শুদ্ধভাবে যথা সময়ে নিয়মিতভাবে সালাত আদায় করলেই সালাত কায়েম হয়ে যায় কেউ বলছেন যে জামাতের সাথে নিয়মিত সালাত আদায় করলে সালাত কায়েম হয়ে যায় কিন্তু এই কথাগুলো আসলে খুব সংকীর্ণ অর্থে এটা একভাবে সালাতের মৌলিক বিষয়গুলোর মধ্যে একটা অংশের দিক থেকে এই কথাগুলো ঠিক কিন্তু আল্লাহ সালাদকে প্রতিষ্ঠার কথা বলছেন কায়েমের কথা বলছেন সালাদ প্রতিষ্ঠা করা সালাদ প্রতিষ্ঠা করা মানে সকল মুসলমান নারী পুরুষ নির্বিশেষে যাদের উপর সালাদ ফরজ হয়েছে অর্থাৎ যদি সে পাগল না হয় পাগলের উপর কিন্তু কোন এবাদত ফরজ নাই পাগল না হয় শিশু না হয় এবং মহিলাদের মধ্যে হাইজ নেফাস গ্রস্ত যদি না হয় তাহলেই তার উপর সালাদ ফরজ হয়ে গেল আর যার উপর সালাদ ফরজ হলো এটা তার জন্য ঐচ্ছিক নয় তাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাধ্যতামূলক ভাবে সে সালাদ আদায় করতেই হবে যদি কেউ সালাদ আদায় না করে তাকে বাধ্য করতে হবে যদি সালাদ ছেড়ে দেয় তাকে শাস্তি দিতে হবে সেই শাস্তির ধরন বিভিন্ন ইমামগণ বিভিন্ন রকম বলেছেন যেমন ইমাম আবু হানিফা বলেছেন যদি কেউ সালাত আদায় না করে তাকে বন্দি করো সালাতের তালিম দাও পূর্ণ সালাত আদায়কারী হয়ে গেলে তাকে ছেড়ে দাও নতুবা এই অবস্থায় মৃত্যুবরণ করতে দাও ইমাম শাহি বলেছেন কেউ যদি সালাত ছেড়ে দেয় তোমরা তাকে হত্যা করো কারণ সালাদ ছেড়ে দেওয়ার সাথে সাথে সে মোরতাদ হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক রহমতুল্লাহ অনুরূপ কথাই বলেছেন বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন সালাতে কুফরুন সালাত ছেড়ে দেওয়ার মাধ্যমে সে কুফুরি করেছে এই জন্য তাকে হত্যা করার হুকুম দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন হলো দিন ইসলামের স্তম্ভ আর যে সালাত ছেড়ে দিল সে দিন ইসলামকেই ধ্বংস করে দিল এই জন্য এই সালাত ছেড়ে দেওয়ার অধিকার কাউকে ইসলামী রাষ্ট্রে দেওয়া যাবে না কারণ সালাত হলো আল্লাহ পাক পক্ষ থেকে ইমান আনার পর প্রথম ফরজ এবাদত যে আবাদতের মাধ্যমে সে নিজে প্রমাণ করবে সে যে মুসলমান এই সালাতের মাধ্যমে সে প্রমাণ করবে সে মুসলমান সালাত যদি কেউ আদায় না করে তাহলে মুসলমান হিসাবে তাকে চীনা জানার কোনো উপায় নেই মদিনায় অনেক মুনাফিকরা ছিল যারা নিজেদেরকে বাহ্যিকভাবে মুসলমান পরিচয় দিত আর সেই পরিচয় দেওয়ার জন্যই তারা আজান দেওয়ার পর তারা মসজিদে গিয়ে হাজির হতো রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লামের ইমামতিতে তারা সালাত আদায় করত উদ্দেশ্য এটা ছিল নিজেকে মুসলমান পরিচয় দেওয়া কিন্তু মনে প্রাণে তারা কিন্তু ইমান হ্যাঁ। আনে নাই কিন্তু মুসলমান পরিচয় দেওয়ার জন্য তাকে সালাত আদায় করা তখন একান্ত প্রয়োজন ছিল সালাত না পড়া পর্যন্ত জামাতের আদান শোনা গেলে পরে মসজিদে না যাওয়া পর্যন্ত কেউ তাকে মুসলমান মনে করবে না আলফার কুবাইনাল মুসলিম ওয়াল কাফিরে আসলাত রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো সালাত এই জন্য সালাত আদায় শুধুমাত্র হুকুম দেওয়া হয়নি জামাতে সালাতের গুরুত্ব অত্যধিক বেশি প্রদান করা হয়েছে রাসুল উল্লাহ সাল্লু আলহাম বলেছেন যে আমার ইচ্ছা হয় আমি মোয়াজিনকে আজান দিতে বলি আর অন্য কাউকে ইমামতের দায়িত্ব দিয়ে আমি একদল যুবক নিয়ে বের হয়ে যাই যারা আজান শোনার পরে ও মসজিদে আসলো না আমি তাদের ঘরগুলো জ্বালিয়ে দেই তাহলে রাসুল্লাহ সাল্লাম এখানে জামাতের গুরুত্বটা এত বেশি দিয়েছেন সাহাবাই এমন অভ্যাসী ছিল প্রতিযোগিতার সাথে তারা মসজিদের দিকে দৌড়ে আসতেন আজান শোনার সাথে সাথে কেউ দেরি করতেন না তারা মসজিদের দিকে দৌড়ে আসতেন এবং সেটা ছিল তাদের মসজিদের সাথে তাদের অন্তরগুলো লটকানো একেবারে তা বাড়িতে গেল মনটা পড়ে থাকতো মসজিদের দিকে তাদের এমন সালাতের প্রতি তাদের এমন আগ্রহ ছিল এমন মনোযোগ ছিল সেই সালাত প্রতিষ্ঠা করাটা হলো ইসলামের রাষ্ট্রের এক নাম্বার কাজ আর এই সালাদ প্রতিষ্ঠার মাধ্যমে বান্দা যে আল্লাহর সান্নিধ্য লাভ করে অন্য কোন আবাদতের মাধ্যমে এত নৈকট্য লাভ করা যায় না এই জন্যই বলেছেন সালাত হলো মুমিনের জন্য মেয়রাজ আর এই সালাত আল্লাহ ফরজ করেছেন ওই মেয়েরাজের সময়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম একবার আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করলেন আর সেখান থেকে এমন এবাদত নিয়ে আসলেন ওনার উম্মত সেই মুমিনগণ দৈনিক পাঁচবার সালাতের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ লাভ করে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন বান্দা যখন যায় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না সেজদাটা হলো আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে নিকটতম জায়গা এই জন্য এই সেজদার মধ্যে দোয়া করার জন্য রাসুল্লাহ সাল্লাম উদ্বুদ্ধ করেছেন নিজে সেজদার মধ্যে দীর্ঘক্ষণ দোয়া করতেন হাদিসে অনেকগুলো দোয়া আছে যে কি দোয়াগুলো করতেন সেজদার মধ্যে হাদিসের মধ্যে সেই দোয়াগুলো দেওয়া আছে স্বয়ং রাসুল্লাহ সাল্লাম দোয়া করতেন অন্যদেরকেও তিনি এ ব্যাপারে উদ্বুদ্ধ করতেন জীবনের শেষ দিকে যখন তিনি অসুস্থ এমন এক সময়ে তিনি আসরের সালাতের সময়ে অথবা কোন বর্ণনায় জুহরের সালাতের কথাও বলা আছে দরজায় পর্দা ঝুলানো ছিল সেই পর্দাটা সরাই সরিয়েছিলেন আবু বকর রাজিয়াল্লাহ তখন ইমামতির জায়গায় দণ্ডায়মান আবু বকরের একটা অভ্যাস ছিল তিনি ইমামতির জায়গায় দাঁড়ালেও রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দরজার দিকে খেয়াল রাখতেন তিনি কখনো বের হয়ে আসেন কিনা পর্দার একটু নড়াচড়া ভাব লক্ষ্য করি তিনি পিছনে সরে আসতে চাচ্ছিলেন তখন রাসুল উল্লাহ সাল্লু আলহাম তাই ওনাকে নির্দেশ প্রদান করলেন তুমি ইমামতি করো তোমরা রুকুতে তসবি পাঠ করো আর সেজদাতে বেশি বেশি করে দোয়া করো কারণ বান্দা যখন সেজদা যায় তখন বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না এজন্য সালাতি হলো এমন একটা উত্তম উপায় যার মাধ্যমে বান্দা আল্লাহর অতি নিকটবর্তী হয় আর সেই এবাদতের মাধ্যমে মানুষ নিজেদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর বান্দা হিসেবে গড়ে তোলে মানুষ যখন কোনো বিপদ মুসিবতে পতিত হয় তখন রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম পরামর্শ দিতেন উপদেশ দিতেন সালাতের জন্য কোরআন মজিদে আল্লাহ ও এই নির্দেশ প্রদান করেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম সকল বিপদের সময়ে যে কাজটি করতেন তা হলো সালাত চন্দ্র গ্রহণ শুরু হলে সূর্য গ্রহণ শুরু হলে তিনি দুই রাকাত সালাত আদায় করতেন অনাবৃষ্টির সময় তিনি সেখানে ওই দুই রাকাত সালাত আদায় করতেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যে কোনো সময় যে কোনো বিপদে পতিত হলে সেই সময় তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ আমাদের সর্বশেষ আশ্রয় আল্লাহ আর সালাতে যখন দাঁড়িয়ে গেলাম তখন আমি আল্লাহর আশ্রয়ে চলে গেলাম আর সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট এখন মুমিনগঞ্জ যখন এই বিশ্বাসটুকু করে যে যখন তার একান্ত সাহায্যেরই প্রয়োজন আর কোনো পাওয়ার জায়গা নাই কোনো সাহায্য সহযোগিতার জায়গা নাই শুধু মাত্র তখন আল্লাহ একমাত্র ভরসা তখন আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে যাওয়া ছাড়া কোনো পথ নাই আর আল্লাহর সামনে গিয়ে হাজির হওয়ার উপায়টা হলো সালাত সেই সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর অতি নিকটবর্তী হয় আর যারা সালাতে অভ্যস্ত হয় সালাদকে আল্লাহর সান্নিধ্য পাওয়ার উপায় হিসেবে আল্লাহর ফরজ ইবাদত হিসেবে যারা সালাদকে নিজেদের আমল হিসেবে গ্রহণ করে নেয় তারা কোনোদিনই আল্লাহর অবাধ্য হতে পারে না আইন কানুন দিয়ে মানুষকে শাসন করা যায় শক্তি প্রয়োগ করে মানুষের উপর কর্তৃত্ব করা যায় কিন্তু মানুষের অন্তর মন জয় করা যায় না নিয়ন্ত্রণ করা যায় না মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি জাগ্রত হয় আল্লাহর আজাবের কথা মানুষের অন্তরে যদি জাগ্রত হয় আর আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বিনিময় পাওয়ার যদি আশা অন্তরে জাগ্রত হয় তখন মানুষ সেই আল্লাহর আজাবের ভয় করি তারা অন্যায় থেকে বিরত থাকবে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশেই তারা কল্যাণকর কাজ করবে এই জন্য সালাত মানুষকে সেই শিক্ষা দেয় এই সালাতের মধ্যে আমরা এমন কিছু বিষয় আমরা সবসময় অর্জন করি সেখানে তকবির তসবির কেরাত দোয়া এসব কিছু আছে সালাতের মধ্যে সেখানে আল্লাহর বরত্ব প্রকাশ করি সেখানে সালাতে দাঁড়িয়ে আমরা আল্লাহর সাথে কথা বলি আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে সেখান থেকে আমরা কিছুটা শিক্ষা গ্রহণ করি আয়াতগুলোর অর্থ জানা থাকলে সেখানে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় স্বাদ পাওয়া যায় সেই সালাতের মধ্যে আমরা সেই আল্লাহর সাথে যেন কথাবার্তা আমরা বলি আব্দুল হান্নান তো যেমন আমরা সালাতে দাঁড়িয়ে আমরা প্রতি রাখাতে সুরায় ফাতেহা তেলাওয়াত করি সুরায় ফাতেহা হল আল্লাহ এবং মান্দার মধ্যে পরস্পরের কথোপকথন হাদিসে কুৎসিতে রাসুল্লাহ সাল্লু আলহাম বলছেন বান্দা যখন সুরা ফাতে হাতে করতে শুরু করে বলে আলহামদুলিল্লাহ রবিল আলামিন আল্লাহ তখন জবাব দেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল যখন সুরায় ফাতেহা তেলাওয়াত করতে বান্দা বলেন আর রহমান রাহিম আল্লাহ তখন জবাব দেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণগান করলো যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তখন জবাব দেন মজ্জাদানি আব্দি আল্লাহ আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করলো যখন বান্দা বলে তখন আল্লাহ জবাব দেন হাদা বাইনি বাইনা আব্দি যে এটা তো আমি এবং আমার বান্দার মধ্যেই চুক্তি সম্পাদিত হলো কারণ এটা সুরায় ফাতেহার মূল এই আয়াত কেউ আবার এই আয়াতকে ইসমি আজমও বলছেন কারণ এটা সরাসরি বান্দা এবং আল্লাহর মধ্যে এই আয়াতের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হচ্ছে বান্দা সরাসরি ঘোষণা করছে আমি শুধু মাত্র তোমারই গুলামি করি আর শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই আর আল্লাহ জবাব দিয়ে বলছেন এটা তো আমার এবং আমার বান্দার মধ্যে সম্পাদিত চুক্তি আমার বান্দার তো কাজ এটাই সে শুধুমাত্র আমারই এবাদতি করবে আর শুধু আমারই কাছে সাহায্য চাইবে এটা তো আমার বান্দারই কাজ এরপর যখন বান্দা বলে তখন আল্লাহ জবাব দেন এটা আমি এবং আমার বান্দার মধ্যে সম্পাদিত চুক্তি আর আমার বান্দার জন্য তাই রইল সে আমার কাছে যা চাইল এখানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা হয় এই সালাতে দাঁড়িয়ে এই সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন ইমানের দাবি কেউ করলেই তার আল্লাহর সামনে হাজির হওয়া হইল তার দায়িত্ব তখন দৈনিক পাঁচবার মুয়াজিন আজানের মাধ্যমে তাকে ডাকে হাইয়া আলাল ফালাহ এই ডাকগুলো মুয়াজিন প্রদান করে যখন এই ডাকে কেউ না দেয় তার তো ইমানের দাবি করার অধিকার আর থাকে না সে দাবি করলো আল্লাহর প্রতি ইমান আনছে কিন্তু আল্লাহ ডাকলেন সে ডাকের জবাব দিল না তাহলে সে ইমানের দাবি করবে কোন অধিকারে সে অধিকার তার নাই এই জন্য সালাত হলো এমন এক উপায় যে এবাদতের মাধ্যমে মানুষ সে নিজেকে আল্লাহর বান্দা হিসেবে প্রমাণ করে সে যে আল্লাহর প্রতি ইমান আনছে সে যে আল্লাহর বান্দা সেটা প্রমাণ করার উপায় হলো এই সালাদ আর ইসলামী রাষ্ট্রের এটা কর্তব্য যে আল্লাহ যেহেতু তার বান্দাকে দিয়ে দুনিয়ায় তার দিনকে তিনি বিজয়ী করেন পরিচালনা করেন ইসলামী রাষ্ট্রের এক নম্বর কর্মসূচি সেই রাষ্ট্রের অধীনে সকল ইমানদার নারী পুরুষ যাদের উপর সালাদ ফরজ তাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদেরকে সালাদ আদায়ের জন্য বাধ্য করবে তাদেরকে সালাতের তালিম দিবে তরবিয়া দিবে সালাতের নিয়ম কানুন শিক্ষা দিবে সালাতের মাসাইল গুলো শিক্ষা দিবে সালাতের সকল কানুনগুলো শিক্ষা দিবে সালাদ ভঙ্গ হওয়ার কারণগুলো তাদেরকে অবহিত করবে সালাতের পরিপূর্ণ ইলিম তাদেরকে দিবে রাষ্ট্রের পক্ষ থেকে এবং সকলকে বাধ্য করবে সালাত আদায়ের জন্য কোথাও কারো কোনো অধিকার থাকবে না সালাত আদায় না করে নিজেকে মুসলমান দাবি করার রাষ্ট্রের পক্ষ থেকে পরিপূর্ণভাবে একটা কার্যকরী করবে এক নম্বরে কিন্তু অমুসলিম যারা আছে যারা মুসলমান নয় তাদেরকে বাধ্য করা হবে না ইসলামী রাষ্ট্রে অমুসলিমগণ থাকার জন্য একটা মাত্র শর্ত আছে সেই শর্তটি হলো তারা ইসলামী রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে নেবে আর আনুগত্যের নিদর্শন স্বরূপ তারা জিজিয়া দিবে রাষ্ট্রের পক্ষ থেকে একটা কর ধার্য করা হবে কেউ আবার এটা এর অর্থ ভুল অর্থ করে অমুসলিমদের প্রতি একটা জুলুম হিসাবে মনে করেন কারণ ইসলামী রাষ্ট্রে মুসলমানগণদের জন্য অপরিহার্য বাধ্যতামূলক হলো জাকাত কিন্তু অমুসলিমদের উপর তো জাকাত ফরজ নয় তাদের উপর জাকাত নয় জাকাত দিবি মুসলমানগণ আর অমুসলিমদের কাছ থেকে আদায় করা হবে তাদের আনুগত্যের নিদর্শন স্বরূপ কর আদায় করা হবে আর রাষ্ট্র সেই করটাই ধার্য করবে যেটা আদায় করা তাদের জন্য সহজ অমুসলিমদের উপর জুলুম করে এমন পরিমাণ ধার্য করতে পারবে না তাদের জুলুম করবে না বরঞ্চ তাদের পক্ষ থেকে আদায় করা সহজ তাদের সাহায্যের মধ্যে একটা পরিমাণ নির্ধারিত করে দেবে আর এর বিনিময়ে অমুসলিমগণ ওই রাষ্ট্রে সম্পূর্ণ নিরাপত্তা লাভ করবেন তাদের যান মাল ইজ্জতের নিরাপত্তা দিবে রাষ্ট্র আর যে রাষ্ট্র অমুসলিমদের যান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে পারবে না সেই রাষ্ট্র তাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করতে পারবে না ইসলামী রাষ্ট্র এখানে পরিপূর্ণভাবে ইনসাফ করেছে অমুসলিমদের প্রতি এখানে ইনসাফ করা হয়েছে তারা তাদের ধর্মীয় পদ্ধতিতে তাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে সেখানে তাদের উপাসনা করতে পারবে সেখানে বাধা দেওয়া হবে না কিন্তু তারা ইসলামী রাষ্ট্রের পরিপূর্ণ আনুগত্যশীল হয়ে যাবে ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করবে না এই রাষ্ট্রের বিরুদ্ধে কাউকে কোনো সহযোগিতা করবে না কোনো প্রকারে যদি ইসলামী রাষ্ট্রের ক্ষতি করার তৎপরতা তাদের মধ্যে পরিলক্ষিত হয় তাহলে তাদেরকে আর ওই জিজিয়ার অধীনে রাখা হবে না শত্রু শক্তির অন্তর্ভুক্ত গণ্য করেই তাদের সাথে আচরণ করা হবে কিন্তু যতক্ষণ তারা আনুগত্য করে যাবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র তাদের কর আদায় করবে এবং তাদের নিরাপত্তা দেবে কিন্তু মুসলমানদের জন্য হলো জাকাত এর মাধ্যমে তারা তাদের নিজেদেরকে এটা প্রমাণ করবে মুসলমান হিসেবে নিজেদেরকে প্রমাণ করবে এখন প্রশ্ন হলো যে মুসলমানগণ সালাদ কায়েম করে তাদেরকে মুসলমান হিসেবে প্রমাণ করবেন অমুসলিমরা ইসলামী রাষ্ট্রের মধ্যে থেকে যে তাদের ধর্মীয় কার্যক্রম তারা প্রকাশ্য করতে পারবে কিনা তাদের ধর্মের কাজের সম্প্রসারণ প্রদর্শন গুণগান বা এগুলোর প্রচার প্রসার করতে পারবে কিনা না ইসলামী রাষ্ট্রে সেগুলো পারবে না তারা ব্যক্তিগতভাবে তারা তাদের ধর্মটা পালন করতে পারবে কিন্তু সেখানে ধর্মের প্রচার প্রসার এগুলো করতে পারবে না সেটার কোন ধরনের তাদের তৎপ্রথা চালাতে পারবে না লোকদেরকে পথে ডাকতে পারবে না ইনভাইট করতে পারবে না উদ্বুদ্ধ করতে পারবে না এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে ইসলামী রাষ্ট্র মূলত তাদের প্রতি দায়িত্ব পালন করে তাদেরকে যে জোর করে মুসলমান বানালো না এটাই ইসলামী রাষ্ট্রের প্রচন্ড এক উদারতা হ্যাঁ তারা ইসলামী রাষ্ট্রে বসবাস করে ইসলামের নিদর্শনগুলো প্রত্যক্ষ করে ইসলামের সৌন্দর্য দেখে যেন তারা মুসলমান হতে পারে তোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হবে উৎসাহিত করা হবে এই জন্য তাদের ইসলাম গ্রহণের পথটাকে উন্মুক্ত করে রাখা হবে কিন্তু সেখানে জবরদস্তি করা হবে না তো ইসলামী রাষ্ট্রের এক নাম্বার কাজ হলো সালাদ কায়েম করা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলে একদিন শেষ মানে অনেক সময় লেগে যাবে এই জন্য এই কথাটা সহজে আপনারা বুঝেন সালাতের এই জন্য আমি এখানে সংক্ষিপ্ত ভাবে এই বিষয়টা শেষ করলাম দ্বিতীয় কর্মসূচি হল জাকাত আদায় করা ইসলামী রাষ্ট্রের অর্থনীতির মূল ভিত্তি হবে জাকাত যাদের সম্পদ আছে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সম্পদগুলো হিসাব করা হবে হিসাব করে তাদের সম্পদের উপর আল্লাহ নির্ধারিত যে জাকাত আছে শতকরা আড়াই টাকা হিসাবে আড়াই পার্সেন্ট হিসাবে তাদের কাছ থেকে বছরে একবার জাকাত আদায় করে নিয়ে আসা হবে সেই জাকাত মানুষের সঞ্চিত স্বর্ণ রৌপ্য যা আছে সেগুলোর উপর মানুষের সঞ্চিত তাদের ক্যাশ টাকার উপর তারা বছরে একবার জাকাত দেবে আর অপরাপর ফসলাদি যেগুলো আছে তাদের সেই ফসলাদিগুলো প্রতিটি ফসলের উপরে যতবারই বছর উৎপন্ন বছরে একবার নয় সেটা সেই ফসলগুলো হলো যখন তাদের উৎপন্ন হয় তখন তারা সেই ফসল থেকে যদি সেচ এর দ্বারা হয় তাহলে দিবে বিশ ভাগের এক ভাগ আর যদি তাদের সেচ ছাড়াই বৃষ্টির পানির দ্বারা হয় তাহলে দিবে দশ ভাগের এক ভাগ যত ফসল উৎপন্ন হবে এখন জাকাতের সেই কি পরিমাণ হলে পরে মানুষ জাকাত দেবে জাকাত যদি কারো শুধু স্বর্ণ থাকে তাহলে তার সাড়ে সাত তোলা না হওয়া পর্যন্ত তার উপর জাকাত ফরজ হবে না আমি এই বিষয়ে যে একতলাপ গুলো আছে সেই দিকে আমি যাব না সে আলোচনাগুলো করতে গেলে ফেকার অনেক এইগুলো আলোচনা করতে গেলে সময় লাগবে আর সেটা বুঝতেও সমস্যা হবে যদি কারো স্বর্ণ থাকে রুদ্র থাকে টাকা থাকে সবগুলো মিলিয়ে যদি তার সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলার উপর ওই মানদণ্ডের যে কোনো একটিতে পড়ে যায় তার উপর জাকাত ফরজ হবে যদি কেউ এটার সাথে একতলাপ করেন কেউ বলেন যে স্বর্ণ সাড়ে সাত তোলা না হওয়া পর্যন্ত অপরাপর সম্পদ যতই থাকুক তার উপর জাকাত হয় না রূপা সাড়ে বায়ান্ন তোলা না হওয়া পর্যন্ত হবে না এই ধরনের ফতোয়াগুলো কিন্তু আছে কিন্তু মূলত বিষয় যেটা জাকাতের যে মানদণ্ড দেওয়া হয়েছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা এই দুইটাকে মানদণ্ড ধরা হয়েছে শুধু একটাকে করা হয়নি কারণ মানুষের সঞ্চিত সম্পদের মধ্যে সাধারণত এগুলি মানুষ সঞ্চয় করত আজকে যেমন কাগজে মুদ্রা টাকা এক সময় এই কাগজের টাকা ছিলই না শেষ এক সময় ছিল দাতব মুদ্রা যেগুলো মুদ্রাগুলো হয়তো স্বর্ণের হতো নতুবা রূপার হতো আমরা তো দেখেছি ওই পিতলের মুদ্রা যে পাকিস্তান অধিকাংশ ছিল পিতলের ছিল আর রূপার ছিল সিলভারের ছিল পরবর্তী সময় সিলভার আসছে এর আগে কিন্তু রূপার ছিল পিতলের ছিল তো আগে মূলত ছিল মূলত দাতব মুদ্রা এই বিষয়টা হয়তো আগামী দিনে আমাদের এ বিষয় নিয়ে গবেষণার একটা বিষয় যে কাগজে মুদ্রা আসলে কতটুকু মানুষের অর্থনৈতিক মানদণ্ড রক্ষা করে এটা আসলেই চালানো যাবে কিনা সেটা ভবিষ্যতে চিন্তার বিষয় এটা পরবর্তী সময় গবেষণা করে হয়তো দেখা যাবে সেগুলো যেমন আমার কাছে এখন টাকা আছে একশো টাকা এক বছর পরে এই টাকাটা আমার কাছে একশো টাকাই থাকে এটা যদি আমি কারো কাছে বিনিময় করতে চাই এটা একশো টাকাই অথচ এক বছর পরে আমার এক বছর আগে টাকার যে মূল্যমান ছিল এক বছর পর কিন্তু টাকার মূল্যমান কমে গেছে আমাদের মূল্যমানটা কিন্তু কমে গেছে কিন্তু যদি আমার রূপার মুদ্রা হতো স্বর্ণের মুদ্রা হতো বা ওই ধরনের দাতব কোন মুদ্রা হতো তাহলে এক বছর পরে আমার কাছে এটা বাড়ত যখন আজকে যে স্বর্ণের দাম এক বছর পরে এটা বাড়ে রূপার দাম আজকে যেটা আছে আগামী এক বছর পরে এটা বাড়তেছে অন্য সকল সকল দাতব গুলোর একই অবস্থা দেখা যায় এটা পরবর্তী সময় বাড়তেছে তো যেই কারণে সেই মুদ্রার মানদণ্ড বিশ্লেষণ করতে গেলে তখন হিসাব করে দেখা যেতে পারে যে কাগজি মুদ্রাটা আসলেই কিন্তু অর্থনৈতিক ভাবে এটা কোনো মানদণ্ড কি না এটা হয়তো এক সময় গবেষণা করলে এটা বোঝা যাবে এটা বোঝাটা খুব সহজ কঠিন হবে না আমি ওই বিষয়টায় যাচ্ছি না মূলত হলো যে মানদণ্ডটা সেই সময় তো কাগজে মুদ্রা ছিল না এই মানদণ্ড দিয়ে বোঝানো হচ্ছে মূলত সম্পদ একজন ব্যক্তির সম্পদের পরিমাণ মূল উদ্দেশ্য হল সে কতটুকু সম্পদের অধিকারী সেটা যাচাই করার সেই সম্পদের যদি রূপা স্বর্ণ মিলে যদি দুইটা মিলে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমান হয়ে যায় তখন জাকাত ফরজ হবে যদিও একতলাপ আছে কেউ বলছেন হবে না দুইটা পৃথক পৃথক আলাদা আলাদা হতে হবে কিন্তু আলাদাভাবে বলা হয়নি অথবা বলা হয়েছে ওইটা অথবা ওইটা এতে করে আজকে সাড়ে সাত তোলা স্বর্ণের দাম অন্তত পক্ষে চার লক্ষ টাকার উপরে এখন তো সাড়ে সাত তোলা হ্যাঁ? চার লক্ষ টাকার উপরে কিন্তু সাড়ে বায়ান্ন তোলা রূপার দাম কত হবে এক লাখের উপরে হবে না এ তো হবে না সাড়ে বায়ান্ন তোলা এখন শুনছি আঠারোশো না কত জানি চান্দি হ্যাঁ? হ্যাঁ এমনই ধরেন আমি বললাম এক লাখ হবে না এর কাছাকাছি তো তাহলে রূপার মানদণ্ডটা তাহলে নিচে চলে আসছে তাহলে সর্বনিম্ন যে মানদণ্ডে গিয়ে পৌঁছে যাবে কারো সম্পদ সেই সম্পদটা কি স্বর্ণ রূপা তার নগদ টাকা পয়সা যদি তার ব্যবসা বাণিজ্য থাকে সেই ব্যবসা বাণিজ্যের মূলধন যদি তার গাড়ি থাকে সেই গাড়িগুলো এর মধ্যে থাকবে এই সম্পদ সম্পদ যেগুলো আছে হ্যাঁ তবে তার নিত্য প্রয়োজনীয় যে ব্যবহারের জিনিসগুলো সেগুলো এর হিসাবে আসবে না যেমন তার ব্যবহারের কাপড় সুপড় তার আসবাবপত্র গড় বাড়ি এগুলোর উপর জাকাত আসবে না যে তার নিত্য ব্যবহার্য সামগ্রী যেগুলো আছে সেইগুলোর উপর তার জাকাত আসবে না তবে যারা বাড়ি বানিয়ে ভাড়া দেয় ব্যবসা হিসেবে ব্যবহার করে সেটার উপর জাকাত আসবে সেটা বাড়ির মূলধনের উপর নয় তার যে আদায়কৃত যে ভাড়া সেটার উপর জাকাত আসবে তার যে ব্যবসা বাণিজ্য করছে সেই ব্যবসা বাণিজ্যে করলে পরে বছরে একবার তার দোকানের জিনিসপত্র সব হিসাব করবে তার কি পরিমাণ এখানে আছে তার ক্যাশ কত আছে বাকি মানুষের হাতে বাকি বিক্রি করছে সেইগুলো এখানে আনতে হবে না সেটা আদায় হলে পরে সেটা তখন দিবে আদায় হওয়ার পরের হাতে আছে এটা আদায় হতে পারে নাও হতে পারে সেহেতু এটা মূলধনে ডুবে না এই মুহূর্তে তার কাছে যেই পরিমাণ আছে বছরে একবার সেই দোকানের জিনিসপত্র গুলো হিসাব করে তার হ্যাঁ? হ্যাঁ ঋণটা হিসাব করবে কিন্তু হিসাবটা থেকে যাবে কিন্তু আদায় না হওয়া পর্যন্ত এটা নিজের যদি ঋণ থাকে সেটা তো হিসাব করবে এটা তাকে তো পরিশোধ করে দিতে হবে সেই ঋণটা থেকে ঋণ বাদ যাবে বাদ যাওয়ার পরে তার কাছে যেই পরিমাণ সব মিলিয়ে যেই পরিমাণ আসলো সোনা রূপা নগদ টাকা ওই ব্যবসার যে মূলধন যে টাকা হিসাব করে বছর শেষে যা আসলো এই সব মিলিয়ে তাদের পুরো টাকাটা বার করবে কত হলো তখন তার আড়াই পার্সেন্ট তাকে জাকাত দিতে হবে এখন জাকাতের জন্য ফরজ হওয়ার শর্ত হলো এক বছর পূর্ণ হওয়া কারো কাছে টাকা আছে হয়তো কয়েক লক্ষ টাকাই আছে এক বছর পূর্ণ হওয়ার আগে এটা খরচ করে ফেললো তার উপর জাকাত আসবে না কিন্তু কেউ যদি পরিকল্পিতভাবে এই কাজটি করে জাকাত না দেওয়ার জন্য জাকাত ফাঁকি দেওয়ার জন্য তার সেই অবস্থাটা আল্লাহ ভালো করে জানেন সে জাকাত ফাঁকি দেওয়ার অপরাধে সে অপরাধী হবে রাষ্ট্র যদি মনে করে যে সে এখানে ফাঁকি দেওয়ার জন্য এটা করছে রাষ্ট্র তার উপর তখন অধিকার প্রয়োগ করতে পারে যেমন আপনি টাকা অনেক টাকা আছে এখন দেখা গেল জাকাত দেওয়ার সময় হয়ে যাচ্ছে তার আগে তারি করে কয়েক বিঘা জমি কিনে ফেললেন এবং তার ক্যাশ টাকা নাই জমি কিনে ফেলেছেন জমিতে ফসল হইলে পরে না ওইটাতে উসর দেবেন এরা কিন্তু জাকাত খরচ হচ্ছে না এইভাবে বিভিন্ন ধরনের একটু অনেকে আছে কিছু সব ছাতুরি করে ওই সময় হয়তো হঠাৎ করে কাউকে ঋণ দিয়ে দেয় আমার ঋণ দিয়ে দিল এখন তো আমার কাছে টাকা নাই ঋণের টাকা পাবো কিনা অনিশ্চিত ওখানটা না পাওয়া পর্যন্ত জাকাত দেওয়া লাগছে না অনেকগুলো ছল ছাতুরির আশ্রয় অনেকে গ্রহণ করে সেই ছল ছাতুরের আশ্রয়ের সুযোগ ইসলামের রাষ্ট্রে কেউ পাবে না কে তার চল চাতুরি করছে সেটা তখন সেখানে ধরা হবে তো এখানে যে ওই এখতলাফের বিষয়গুলোতে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না কারণ দেখবেন বিভিন্ন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলে তারা কিন্তু একসাথে মিলাবেন না সবগুলো আলাদা আলাদা করে তারা ধরবেন হিসাব করবেন কারণ কারো যদি রূপা নাই থাকে একেবারে তাহলে মানদণ্ডটা শুধুমাত্র স্বর্ণ যদি হয় আর টাকা পয়সাও নাই কিছু নাই শুধু স্বর্ণ আছে সেই ক্ষেত্রে তার সাড়ে সাত তোলা হওয়াটাই জরুরি সাড়ে সাত তোলা না হওয়া পর্যন্ত তার নেশাব হবে না মানে এটা ছাড়া যেহেতু আর কোনো সম্পদ নাই কিন্তু যদি এটা সাথে সংযুক্ত হয় রূপা নগদ টাকা এ সবগুলো যদি সংযুক্ত হয় তখন সর্বনিম্ন যে মানদণ্ডে পড়ে আর সেটা হলো রূপার মানদণ্ডে পড়ে যায় রূপার মানদণ্ডের মধ্যে পড়ে যায় তখন তাকে জাকাত দিতে হবে অর্থাৎ রূপার মানদণ্ডটা ধরেন লাখের কাছাকাছি বাজার দর দেখে যখন যেটা হয় বলতো এ বললো তো পঁচাশি হাজার হতে পারে পঁচাশি হাজার নব্বই হাজার বা এক লাখ এ পর্যন্ত এ লাখের উপরে না এর মধ্যে হ্যাঁ যদি রূপা থাকে বলছি রূপা যদি রূপা থাকলো এক বড়ি দুই বড়ি স্বর্ণ জাকাত ফরজ হয়ে গেল এটা হলো প্রকৃত পক্ষে জাকাতের হুকুম দেওয়ার যে মূল যে স্পিরিটটা আল্লাহ সেই ওই স্পিরিট অনুযায়ী এই ইস্তেহারটাই সঠিক কিন্তু যারা ফাঁকি দেওয়ার মানসিকতা তারা এটা আলাদা আলাদা করেন তাদেরটা হলো মূলতই ফাঁকি দেওয়ার জন্য এছাড়া আর কিছু না কিন্তু যেহেতু একটার মানদণ্ডে পড়ে যাচ্ছে তাহলে তখন জাকাত প্রদান করতে হবে উসরের ক্ষেত্রে কুসরের যে নেশাব আমাদের এখন আমাদের দেশে যে কেজি হিসাবে যে পরিমাপটা এটা প্রায় সাড়ে ষোলো মনের মতো হয় চল্লিশ কেজিতে শেয়ার ধরলে যদিও ব্যবসায়ীরা এখনো ওই মন ধরে রেখেছেন সাঁত্রিশ দশমিক কত আলম্বের স্মরণ আছে সাঁত্রিশ দশমিক বিশ মন হিসাবে বিক্রি হচ্ছে কিন্তু দিবে সাঁত্রিশ কেজি দুইশো গ্রাম সাঁত্রিশ কেজি দুইশো গ্রাম মন এটা জানেন কিনা আমি জানি না এই ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এখনো এই প্র্যাকটিসটা এখনো চালু আছে কিন্তু এটা মন যে ওই কেজির হিসাবে যাচ্ছে না কারণ কেজিটা চেয়ে একটু বেশি এই জন্য কেজি দুইশো গ্রামে চল্লিশ শের চল্লিশ হয়ে যায় ওই হিসেবে মন ধরা হয় তো সেই হিসাবে নয় আমাদের এই কেজি হিসাবে কেজির মন হিসাবে চল্লিশ কেজিতে মন হিসাবে প্রায় সাড়ে ষোলো মনে হয়ে যায় আর সের হিসাবে গেলে প্রায় আঠারো মনে লাগে এই পরিমাণ ফসল যদি কারো কোনো সিজনে উৎপন্ন হয় যে কোনো ফসল হোক ধান গম ভুট্টা সরিষা আলু যত ধরনের ফসল মানুষ ফলায় যে কোনো ফসল তার এই পরিমাণে পৌঁছে গেল তার উপর উসর তার ফরজ হয়ে গেল যদিও এদেশে একতলাপ করা হয় হেরাজি এবং লাখ হেরাজি জমি বলে একদল বলেন এদেশে উসরি হয় না কারণ এদেশের মানুষ জমির খাজনা দেয় কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা ফাঁকি দেওয়ার একটা মানসিকতা থেকে বলা হয় সেই জমির খাজনা এটা রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো ট্যাক্স তার জনগণের উপর আরোপ করতে পারে জাকাতের পরেও কেউ আবার প্রশ্ন করতে পারেন জাকাতই তো দিচ্ছি হ্যাঁ জাকাত দেওয়ার পরে আর প্রয়োজন নাই কিন্তু যদি রাষ্ট্র প্রয়োজন মনে করে কোনো ধরনের কর আরোপ করার সেটা রাষ্ট্র করতে পারে কিন্তু জনগণের উপর জুলুম হয় এমন কোন কর আরোপ করার অধিকার কোন রাষ্ট্রের নাই আর ইসলামী রাষ্ট্র হলে পরে এই ধরনের করগুলো আরোপের কোন সুযোগ নাই তখন মানুষ তার সম্পদের সে জাকাত দেবে উসর দেবে তার উপর কর আরোপের তার প্রয়োজনই নাই কোন ধরনের কর আর্জনের জনের আদায় করার প্রয়োজনই নাই এই জন্য সেই জাকাত জাকাতটা হলো অর্থনীতির মূল চালিকা শক্তি কারণ জাকাতের মাধ্যমে মানুষের সম্পদ পবিত্র হয় সম্পদ পবিত্র হয় যে তার সম্পদ থেকে তার জাকাতটা আলাদা করে ফেললো সে সম্পদটাকে সে পবিত্র করে নিল ওই সম্পদের মধ্যে বরকত আসবে সেখানে আল্লাহ পাক সুবাহ বরকত দিবেন বৃদ্ধি করে দেবেন আর যে বছরান্তে তার সম্পদ থেকে সেই জাকাত থেকে আলাদা করলো না তার গোটা সম্পদটা সম্পদটাই তখন অপবিত্র থেকে গেল জাকাত আদায় না করা পর্যন্ত পৃথক করা না পর্যন্ত এই জন্য জাকাত আদায়ের ব্যাপারটা কোনো মানুষের ব্যক্তিগত ইচ্ছার উপর থাকবে না এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র করবে কি তু খাদু মিন আগনিয়া ইহিম ইলা ফুকারা ইহিম ধনী লোকদের সম্পদ হিসাব করে তাদের কাছ থেকে জাকাত কুশল করে নিয়ে আসবে আর পুনরায় দরিদ্রদের মধ্যে এটা বন্টন করে দেবে এটা রাষ্ট্রের কাজ জাকাত কিন্তু কোনো ধনী ব্যক্তির তার ব্যক্তিগত দান নয় সে কোনো দান করছে এটা এমন নয় জাকাতটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি আদায় করা হবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন তার মালের আবাদত এটা জাকাত আদায়ের মাধ্যমে তার একটা আবাদত হলো এটা মালি আবাদত সেই মালি আবাদতটা হলো জাকাত সেই জাকাতটা রাষ্ট্রীয় আদায় করে নিয়ে আসবে এখন মানুষ ইচ্ছাকৃত ভাবে কিছু দেয় ওইটা জাকাত নয় কেউ যদি জাকাতটাকে তার সম্পদ থেকে হিসাব করে আলাদা না করে তার মূল সম্পদ থেকেই দিতে থাকে অনুমান করে দিতে তাকে মনে করলো এক পর্যায়ে যে এটা তো আমার জাকাত আদায় হয়ে গেছে জাকাত আদায় হবে না এইভাবে যদি তার সমগ্র সম্পদও সে দান করে দেয় তবু জাকাত আদায় হবে না জাকাত আদায় করার জন্য সে জাকাত হিসাবেই জাকাতের নিয়তেই জাকাতের কথা বলেই সে দিতে হবে এবং জাকাতটাকে সম্পূর্ণ তার ওইখান থেকে আদায় করতে পৃথক করতে হবে পৃথক না করে শুধুমাত্র দান খৈরাত করতে থাকলো এটা দান খৈরাত হবে কিন্তু জাকাত আদায় হবে না এই জন্য প্রত্যেক ব্যক্তির তার সম্পদটাকে নিজে প্রতি বছরই সে হিসাব করবে আর সে হিসাব করে তার রাষ্ট্রের কাছে সুপর্দ করবে কোন রাষ্ট্র আল্লাহ যখন ওই ইমানদারদের যখন রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন এখন এই তাগুতি সরকার জাকাত অ্যাকাউন্ট খুলে রাখছে রাকাতের জন্য একটা অ্যাকাউন্ট খুলে রাখছে মানুষ ওইখানে যাতে দেয় আর তারা ওইটারা তারা ভাগ বন্টন করে নিয়ে খেতে পারে জাকাতের নামে মানুষ ওইখানে দিলে পরে ওইগুলা এদেশের ওই ইসলামী ফাউন্ডেশন আছে ধর্মমন্ত্রী আছে আর ধর্ম সচিব আছে আর ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা অনেক অনেকগুলো আছে এরা নিজেরা এখান থেকে ভাগ বন্টন করে তারা খেয়ে নেয় ডাকাতের নামে একটা অ্যাকাউন্ট খুলে মূলত মানুষের কাছ থেকে লুণ্ঠন করা হচ্ছে অথচ এই জাকাত আদায় করে সেটা কোথায় খরচ করতে হবে তার খাতগুলো স্পষ্ট করে আল্লাহ বন্টন করে দিয়ে দিয়েছেন আটটা খাতের কথা উল্লেখ করে দিয়েছেন যেখান থেকে মানুষ প্রয়োজন মাফিক যে একটা খাতে একাধিক খাতে খরচ করতে পারবে এটা কিন্তু আটটা খাতেই বন্টন করতে হবে এমন নয় প্রয়োজন মাফিক ইসলামী রাষ্ট্র প্রয়োজনে যদি একটি খাতে খরচ করে অসুবিধা নাই একাধিক খাতে খরচ করতে পারে এমন কোন খাত থাকতে পারে যে খাতে খরচ করা এই মুহূর্তে প্রয়োজনই নাই কিন্তু এই খাত গুলো আল্লাহ স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন এগুলা কিন্তু স্পষ্ট থাকবে পরিষ্কার থাকবে রাষ্ট্র প্রতি বছর তার আয় ব্যয়ের সকল স্টেটমেন্ট প্রতি বছর তার লোকদেরকে জানাতে বাধ্য থাকবে রাষ্ট্র তার স্বচ্ছতার জন্য সে তার হিসাবপত্র জানাতে বাধ্য থাকবে এখন কিন্তু কোন ধরনের এ ধরনের জবাবদিহি নাই কোন ধরনের জানার কোন সুযোগ নাই আর রাষ্ট্রীয় প্রাইভেসির নামে সব কিছু লুটপাট করা হচ্ছে সেই সুযোগটা তখন আর থাকবে না এরপর হলো যে জাকাত আদায়ের জন্য ইসলামী রাষ্ট্রে সরাসরি একটা ডিপার্টমেন্ট থাকবে যেই ডিপার্টমেন্ট সারা দেশে তার কর্মচারী থাকবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে জনগণের আর্থ সামাজিক অবস্থা তারা পর্যালোচনা করবে মানুষের সম্পদের অবস্থাগুলো তারা পর্যালোচনা করবে সঠিক একটা পরিসংখ্যান তাদের কাছে থাকবে আর সেই পরিসংখ্যানের ভিত্তিতে প্রতি বছর তারা সে জাকাত ক্যালকুলেশন করবে এবং জাকাত আদায় করবে আর জাকাত যারা পায় যেই সেই খাতগুলো তারা চিহ্নিত করবে অগ্রাধিকার ভিত্তিতে কোন খাতগুলো এখন বেশি প্রয়োজন সেগুলো তারাই চিহ্নিত করবে করে রাষ্ট্রের কাছে সুপূর্দ করবে রাষ্ট্র সেই অনুযায়ী গুলো ব্যবস্থাপনা করে আদায় করা এবং বন্টন করার কাজটা ইনসান ভিত্তিক করবে ইসলামী রাষ্ট্রের পরিপূর্ণভাবে এই জাকাতেরই ব্যবস্থাটা থাকবে এবং প্রশ্নটা হলো আজকে আমাদের দেশে ব্যাংকের সাতার মতো সুদের দোকান ব্যাংক নামে যতগুলো চালু হয়েছে এগুলো এক একটা সুদের দোকান সারা দেশে একেবারে ব্যাংকের সাতার মতো ছড়িয়ে সিটি রয়েছে সুদের দোকান আর সুদটা সুদের মাধ্যমে লুণ্ঠন করাটা খুব সহজ এই জন্য সকল সুদকুর চুর বাটপার লুটেরা যারা আছে তারা এই ব্যাংকের লাইসেন্সের জন্য তারা লাইনে দাঁড়িয়ে থাকে এই সাম্প্রতিক কালেও এই বর্তমান তাগুতের কিছু সংখ্যক লুটেরা তারা লুণ্ঠন করে যে টাকাগুলো তারা নিয়ে জমা করে রেখেছে সেই টাকাগুলো কোথাও বিনিয়োগ করার সুযোগ পাচ্ছে না এই জন্য তারা ওই সুদের দোকান খুলতে চাচ্ছে এই সুদের দোকান খুললে মানুষের সাথে প্রতারণা করা যায় মানুষকে লুণ্ঠন করা যায় সহজেই বর্তমানে এদেশের সুদভিত্তিক অর্থ ব্যবস্থার সুদের যে এত কম্পিটিশন সকল ক্ষেত্রে বিনিয়োগের গড় সুদ আদায় করে বছরে প্রায় পঁচিশ পার্সেন্ট যদিও ব্যাংকগুলো বলে এখন আঠারো পার্সেন্ট এই কয় বছরে কিন্তু এই সুদকুর লুটেরা দস্যুরা ক্ষমতায় থাকার কারণে দিন দিন বাড়তেছে ব্যবসার ক্ষেত্রে লোনের সর্বোচ্চ সুদ ছিল বারো পার্সেন্ট সেটা এখন আঠারো পার্সেন্টে পৌঁছে গেছে তারা এই দেখাচ্ছে এখানে আঠারো পার্সেন্ট কিন্তু তাদের সার্ভিস চার্জ মিলিয়ে আরো ফাইভ পার্সেন্ট নেয় এরপরে সুদ কাউন্ট করে বছরে চারবার তিন মাস অন্তর তারা ত্রৈমাসিক কাউন্ট করে যে তিন মাস পরে সুদ সহ মূলধন যত হলো এটার উপর আবার সুদ আবার জুন মাসে গিয়ে আবার করে বছরে দুইটা ক্লোজিং করে একটা জুন ক্লোজিং আর একটা ডিসেম্বর ক্লোজিং ব্যাংকগুলো যদিও আগে শুধুমাত্র ছিল অর্থনৈতিক বছর ছিল জুলাই টু জুন জুন মাসেই ছিল বাৎসরিক ক্লোজিং এখন ডিসেম্বর আর একটা ক্লোজিং করছে আর তারা সেমি ক্লোজিং আর একটা করছে অক্টোবরে আর একটা মার্চে এত করে চারবার তারা সুদ যুক্ত করে করে চক্রহারে বাড়িয়ে এটা পঁচিশ পার্সেন্ট উপরে নিয়ে যায় এই সুদের যে ব্যাংকগুলো এইগুলোর প্রয়োজন আছে কি না ইসলামী রাষ্ট্র হলে পরে এই সকল সুদের দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে এগুলোর প্রয়োজন নেই এই সুদের দোকানের কোনো প্রয়োজন নাই মানুষের কাছে টাকা থাকবে একজন টাকার মালিক যদি হয় তার টাকা সে বিনিয়োগ করবে তার টাকা বিনিয়োগ করবে বিনিয়োগ করে সে টাকা তার টাকার মুনাফা সে করবে সেখান থেকে সে জাকাত দিবে উসর দিবে দান করবে সাদকা করবে সেখান থেকে মানুষের প্রয়োজনে এটি মিসকিনের প্রয়োজনে নিকটতম আত্মীয় স্বজনের দরিদ্র যারা আছে তাদের প্রয়োজনে সেখান থেকে খরচ করবে সে তার সম্পদকে কুক্ষিগত করে রাখবে কেমন করে রাখার তো সুযোগ নাই ইসলামে একজন ব্যক্তিকে সম্পদের উপর ব্যক্তি মালিকানা দেয় কিন্তু সেই মালিকানাটা নিরঙ্কুশ মালিকানা নয় সেই মালিকানাটা হলো শর্ত সাপেক্ষে নিয়ন্ত্রিত মালিকানা সে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সম্পদ উপার্জন করতে পারবে না আর যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারবে না হাসরের ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম তার পাল্টা নাড়াতে পারবে না সোজা দাঁড়িয়ে থাকতে হবে তার প্রথম প্রশ্নটাই করা হবে আন হুমারিহি ফিমা আফনা তার জীবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে সেই গোটা জীবনটা কিভাবে সে শেষ করেছে ওয়াং সাবাবিহি ফিমা আবলাহ তার যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবনের পরীক্ষা সে কিভাবে উত্তীর্ণ হয়েছে তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে কিভাবে সে মাল উপার্জন করেছে এবং তাকে প্রশ্ন করে মাল সে কোথায় কিভাবে ব্যয় করেছে সে প্রশ্নের জবাব দিতে হবে আমিলা তার এলিম সম্পর্কে প্রশ্ন করা হবে সে এলিম অনুযায়ী কেমন আমল করেছে এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনিয়াদম হাসরের ময়দানে পাও নাড়াতে পারবে না এখানে দুইটি প্রশ্নই তার মাল সম্পর্কে সে মালটা সে কিভাবে উপার্জন করেছে এই প্রশ্ন একটি আবার মালটা কোথায় খরচ করেছে সে মাল যেখান থেকে ইচ্ছা সেখান থেকে উপার্জন করা যাবে না আর যেখানে ইচ্ছা সেখানে খরচও করা যাবে না উপার্জনের ক্ষেত্রেও আল্লাহ একটা বাউন্ডারি দিয়েছেন একটা হালালের একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন ওইটা হালাল উপায় উপার্জন আর এই বাউন্ডারির বাইরে যা আছে সেগুলো হারাম সে হারাম উপায় উপার্জন হারাম উপায় উপার্জনের সুযোগ ইসলাম কাউকে দান করে না তার সম্পদ উপার্জন করতে হবে সম্পূর্ণ হালাল উপায়ে আর খরচ করতে হবে শুধুমাত্রই আল্লাহর সন্তুষ্টির পথে আল্লাহ পাক সুবাহ যে সকল ক্ষেত্রে খরচ করার জন্য বলেছেন সেখানে এর বাইরে খরচ করবে না কোন হারাম কাজে কেউ টাকা পয়সা খরচ করতে পারবে না হারাম পথে যদি এক টাকাও খরচ করে সেটাও হারাম সেটা করা নিষেধ ওই যে তাপজিরের আলোচনাটা করলাম তাপজির এটা সম্পূর্ণ হারাম তাহলে ইসলামী রাষ্ট্রে এইভাবে সম্পদ কারো হাতে যেমন কুক্ষিগত হওয়ার সুযোগ নাই আর একেবারে নিঃস্ব হয়ে যাওয়ারও সম্ভাবনা নাই যারা বঞ্চিত মানুষ আছে তাদের সকলের হক আছে যাদের কাছে সম্পদ আছে তাদের কাছে তাদের সম্পদের মধ্যে অধিকার আছে যারা প্রার্থনা করে অভাবে পড়ে কারো কাছে চায় তারা এবং যারা বঞ্চিত তাদের যারা বঞ্চিত তাদের পাওনা আছে অধিকার আছে ওই ওই সকল ব্যক্তির সম্পদের মধ্যে যাদের সম্পদ আছে তাহলে এই সম্পদ প্রত্যেক ব্যক্তির নিজের হালাল উপায়ে উপার্জন করতে হবে আর সেই সম্পদ তার নিজের প্রয়োজনে সে ব্যয় করবে নিজের পরিবার পরিজনের প্রয়োজনে ব্যয় করবে নিজের স্ত্রী সন্তান আদি পিতা মাতা তাদের জন্য খরচ করবে নিকটতম আত্মীয় স্বজনের জন্য খরচ করবে এটি মিসকিন মুসাফিরের জন্য খরচ করবে আর অভাবী দরিদ্র মানুষ চীনা অজান অচীনায় হোক যেই তার কাছে চাইবে আর সমাজে যারাই বঞ্চিত শ্রেণী থাকবে তাদের প্রয়োজনে খরচ করবে একজন ব্যক্তি কি পরিমাণ সম্পদ উপার্জন করতে পারে তার যদি এতটা খরচের খাত থাকে তাহলে কি সম্পদের পাহাড় গড়ে তোলা সম্ভব কখনো সম্ভব নয় সম্পদের পাহাড় গড়ে তোলা সম্ভব নয় যেইভাবে আজকে পত্র পত্রিকা দেখছেন লেখাপড়া করে কোন ছাত্র কুটি কুটি টাকার সম্পদের অধিকারী হয়ে গেছে টেন্ডার চিন্তাই করে লুটপাট করে আর নেশার পিছনে তারা ব্যবসার শেল্টার দিয়ে সেখান থেকে তারা চাঁদাবাজি করে প্রচুর সম্পদের মালিক হয়ে গেছে এক একজন যেন আঙ্গুল পুলে কলা গাছ বলা হয় শুধু কলা গাছ বললে ভুল হবে বট গাছ হয়ে গেছে এগুলো এরা শত শত কোটি হাজার হাজার কোটি টাকা তারা কুক্ষিগত করে ফেলেছে গতকালকের ব্যাপারে তো দেখলাম শুধুমাত্র নকল মোবাইল সেট আমদানি করে চুরাই পথে পঞ্চান্ন হাজার কোটি টাকা না পঞ্চাশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে শুধু একটা খাতেই পঞ্চাশ হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে যে পঞ্চাশ হাজার কোটি টাকার এদেশের রাষ্ট্রীয় বাজেট করলে যথেষ্ট হয় কারণ যেই বাজেট করা হয় সেটা আপনারা হয়তো দুই লক্ষ হাজার কোটি টাকা দেখেন কিন্তু এর তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজে লাগে না বাকিগুলো তো শুধু বাজেটের কাগজেই থেকে যায় দেখবেন কত পার্সেন্ট বাস্তবায়িত হয় তারাই স্বীকার করে হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়িত হয় না দ্বিতীয় নাম্বার হলো যতটুকু বাস্তবায়িত হয় তারও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজে লাগে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় লুটপাট সেহেতু পঞ্চাশ হাজার কোটি টাকা হইলে এ দেশ এক বছর পূর্ণভাবে চলতে পারে দেশে সকল উন্নয়ন সম্ভব সেটা মাত্র মোবাইল সেটের পিছনেই এই টাকাটা পাচার হয়ে গেছে বিদেশে তো এভাবে দেশের সম্পদ যারা লুটপাট করে সম্পদের পাহাড় গড়ে তুলে তারা বিভিন্ন ব্যাংক তারাই তৈরি করে এই ব্যাংকের যে সুদের দোকানগুলো তারাই তৈরি করে মানে দোকান খুলতে তো পুঁজি লাগে যে কেউ তো আর পারে না সেই এত পুঁজির মালিক কারা যারা লুটের আদর্শ ডাকাত তারা আর এগুলো দিয়ে তারা সুদের মাধ্যমে মানুষের পকেট থেকে তাদের উপার্জিত সম্পদটা তারা চুষে নিয়ে যায় যেমন রক্ত চুষার মতো এরা সাধারণ মানুষকে তারা নিঃস্ব করে খালি করে ফেলে এই জন্য এই ধরনের সুদের দোকানগুলো সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে যত সঞ্চয় আছে জনগণের মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে আর লুটেরা দস্যুদের অবৈধ সম্পদগুলো বাজাত করতে হবে তখন তাদের এই সুদের দোকানের তো আর প্রয়োজন পড়ে না দেশে শুধুমাত্র একটা রাষ্ট্রীয় অর্থনৈতিক তহবিল থাকবে পূর্বে যেমন ছিল এখন এটাই সম্ভব এত সুদের দোকানের দরকার নাই যেমন জাপানে কেউ যদি অ্যাকাউন্ট করে ব্যাংকে টাকা রাখতে হয় তাকে কোনো ব্যাংক সুদ দেয় না বরঞ্চ তার টাকার যে নিরাপত্তা তারা দিল এই জন্য বছরে টু পার্সেন্ট তাদের সার্ভিস চার্জ রাখে ওটা তার টাকা থেকে রেখে দেয় যে তোমার টাকা পাহারা দিলাম সেই পাহারার জন্য পারিশ্রমিক দিতে হবে হ্যাঁ। কিন্তু এখন এই সুদের দোকানগুলো দেখে মানুষ নেই তার এখানে টাকা রাখে আর টাকাটা দিয়ে তারা যেখানে সেখানে এটা বিনিয়োগ করতে পারে আর বিনিয়োগ করে তারা অবৈধ কাজ কারবার গুলো করে এখন আমরা যদি দেখি যে সুদের দোকানগুলো আমরা বন্ধ করে দিলাম শুধুমাত্র জাকাত উসর যে ইসলামী আয়ের যে মূল উৎস অর্থনীতির যে মূল উৎস সেটাই আমরা চালু রাখলাম এটা দ্বারা চলবে কিনা অনেকে মনে করতে পারেন যে শুধু জাকাত উসর দিয়ে কি এটা চলবে হ্যাঁ ওটা দ্বারাই চলবে বেশি লাগবে না কারণ হলো হারাম পথে যেমন উপার্জন হয় এখানে হারাম কাজে ব্যয়ও করা হয় যেহেতু হারাম কাজের ব্যয় সবগুলো বন্ধ করে দেওয়া হবে তাহলে এত খরচের প্রয়োজন আর থাকবে না যেমন এদেশে দৈনিক গড়ে এক হাজার কোটি টাকা খরচ হয় নেশার পিছনে প্রতিদিন গড়ে এক হাজার কোটি টাকা খরচ হয় নেশার পিছনে সেখানে সিগারেট বিড়ি জর্দা মদ গাঁজা হিরোইন যা আছে এই সবগুলো এই নেশার পিছনে দৈনিক খরচ হয় এক হাজার কোটি টাকা করে প্রথমেই তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেই নেশাকে নিষিদ্ধ করে দেওয়া হবে নেশার যত উপকরণ আছে সব নিষিদ্ধ করে দেওয়া হবে এদেশে নেশার কোন উপকরণই আর থাকবে না তাহলে প্রতিদিন গড়ে এক হাজার কোটি টাকা এখানে সেফ হয়ে যাবে তাহলে বছরে কত বাঁচতেছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এদেশের জাতীয় বাজেট করতে পারবো আমরা তিন বছর যথেষ্ট শুধু নেশার খরচটা বন্ধ করলেই টাকার অভাবে দেশে থাকবে না শুধু জাকাতের মাধ্যমে উসরের মাধ্যমে যে টাকাটা উসল হবে সেই টাকা দিয়ে এদেশের জাতীয় অর্থনীতিকে অত্যধিক সমৃদ্ধশালী করা যাবে আর মানুষ যখন তার টাকা ব্যাংকে রেখে দিয়ে সে আরামে ঘুমায় মনে করেন একজন মানুষের বিশ লাখ টাকা কোনোভাবে তার আছে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিল বিশ লাখ টাকা রেখে দিলে প্রতি মাসে প্রায় একুশ হাজার টাকা পাচ্ছে এখন বর্তমানে যে হারে দিচ্ছে সে মাসে একুশ হাজার টাকা পাচ্ছে তার বিশ লাখ টাকা আজীবন থাকবেই ওটা কমবে না শুধু সুদ সুদ হিসাবে মাসে একুশ হাজার টাকা পায় ওটা যেন সে শান্তিতে আরামসে ঘুমায় আর খায় অসুবিধা তো নাই তার কোনো রিস্ক নাই ঝুঁকি নাই ব্যবসা করলে তো একটা ঝুঁকি আছে লস হইতে পারে সে ঝুঁকিতে গেল না মানুষ অলস হয়ে যাচ্ছে নিজের টাকা ওইখানে রেখে দিয়ে সুদের দোকানে বিনিয়োগ করে সুদের উপর সে চলছে খাচ্ছে আর সে নিজে আর কিছু করার প্রয়োজন হচ্ছে না কিন্তু যদি এখন একজন মানুষের টাকা আছে তাকে যখন বাধ্য করা হবে তোমার টাকা রাখার আর জায়গা নাই তোমাকে ফেলে রাখতে পারবে না কাজে লাগাতে হবে তখন সে যখন কাজে লাগাবে তখন যাদের টাকা নাই এমন আরো পাঁচ দশ জন মানুষ কাজের সুযোগ পাবে না যার টাকা আছে সেই টাকাটা যখন কাজে লাগাবে তাহলে তার কাজ করতে গেলে তো আর কয়েকটা লোকের দরকার কয়েকটা মানুষ আরো কাজ পাইল এতে করে প্রত্যেক মানুষই এদের এদেশের সকল মানুষই বিনিয়োগকারী হবে আবার এদেশের মানুষই সেই কর্ম সম্পাদন করবে বিনিয়োগকারী বিদেশ থেকে আমদানি করতে হবে না বিদেশের বিনিয়োগকারীদেরকে এদেশের ডাকার প্রয়োজন হবে না বিনিয়োগ এদেশ থেকেই হবে আর এদেশের মানুষই বিনিয়োগ করবে এদেশের মানুষই কাজ করবে আস্তে আস্তে এদেশের মানুষ তার অভাব অনটন মুক্ত হয়ে পরিপূর্ণভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে একদিক হলো মানুষ নিজের কাজের মাধ্যমে স্বনির্ভর হচ্ছে দ্বিতীয় নাম্বার যে জিনিসটি হলো ইসলামী রাষ্ট্রের কাজটা কি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো এদেশের জনগণের সকল মানুষের মৌলিক চাহিদাগুলোর নিশ্চয়তা প্রদান করা ইসলামী রাষ্ট্রের ইনকামের অভাব নাই খরচের জায়গা নাই মনে করেন আপনি এই যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আমাদের বর্তমানে যে বিদ্যুৎ সঞ্চালন লাইন আছে আর যে উৎপাদন আছে যদি এই উৎপাদনটা থাকে আর এই সঞ্চালন লাইনটাই শুধু থাকে তাহলে এক সেকেন্ডেরও লোডশেডিং এর প্রয়োজন নেই কিন্তু লোডশেডিং হচ্ছে কেন হচ্ছে যে এটা সুষম বন্টন হচ্ছে না এখানে অপচয় করা হচ্ছে বিদ্যুতের বাইশ পার্সেন্টের উপরে যেটা জানেন যে সিস্টেম লস সিস্টেম লসটা কি এরা বোঝায় যে উৎপাদন কেন্দ্রে সেখানে মেশিন চালাতে হয় লাইট চলে কোনো সময় গবেষণার রুমের মধ্যে এসি লাগে অথবা ফ্যান চালানো হয় উৎপাদন কেন্দ্রে তাদের মেশিনারি চালাতে বিদ্যুৎ খরচ হচ্ছে যে বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ যাওয়ার পর বিভিন্ন জায়গায় স্পার্কিং করে অথবা বিভিন্ন জায়গায় তাদের সাব স্টেশনে তাদেরকে সেখানে তারা লাইট জ্বালায় এগুলোতে কিছু খরচ হয় এইগুলো আসলে যে বাইশ পার্সেন্ট বা সাড়ে সাড়ে বাইশ পার্সেন্ট সিস্টেম লস দেখায় এখানে পয়েন্ট ফাইভ পার্সেন্টের উপরে এই খরচ হয় না বাকি বাইশ সাড়ে বাইশ পার্সেন্ট যদি সিস্টেম লস হয় বাকি বাইশ পার্সেন্টই হলো চুরি এক নম্বর প্রথম এই বাইশ পার্সেন্ট যে চুরি করা হয় সেই চুরির বাইশ পার্সেন্ট বিদ্যুৎ যদি লাইনে দিয়ে দেওয়া হয় তাহলে বিদ্যুতের আর ঘাটতি হওয়ার কথা নয় আর দ্বিতীয় নম্বর যে বিদ্যুতের মূল্য বাড়াচ্ছে লস বলে এটা সম্পূর্ণ মিথ্যা চুরির কারণে এই বাইশ পার্সেন্টের মূল্য যখন চলে আসবে এখন বিদ্যুতের ইউনিট যদি তারা নিয়ে থাকে পাঁচ টাকা তখন দুই টাকা দিলেই যথেষ্ট হবে এখানে লস হবে না তৃতীয় যে জিনিসটি হলো সারা দেশে যে এসি গুলো ব্যবহৃত হয় যেমন সচিবালয়ে সাড়ে চার হাজার এসি আছে সচিবালয়ে সচিবালয়ে যে এই এসি বঙ্গভবনে গণভবনে এসি সংসদ ভবনে বছরে কয়দিন তারা এখানে বসে কিন্তু এসি কন্টিনিউ চব্বিশ ঘন্টা চলতেছে এখানে প্রচুর স্টাফ আছে এরপরে এমপিদের যে নেম ভবনে তাদের যে ফ্ল্যাট গুলো আছে সেখানে মিন্টু রোডে মন্ত্রী পাড়ায় বাংলাদেশে জন্মের পর থেকে মনে হয় কোনোদিন লোডশেডিং এগুলো তো হয় নাই তাদের যে এত এসি চালাচ্ছে ইসলামী রাষ্ট্র হলে প্রথমে সকল এসি তো বাজেয়াপ্ত করা হবে প্রেসিডেন্টের ঘরে প্রধানমন্ত্রীর মন্ত্রীদের ঘরে এসি থাকবে কেন থাকার তো অধিকার নেই তাদের তারা এসি থাকবে ওখানে যখন দেশের সকল মানুষের গড়ে এসি দেওয়া যাবে তখন তারা এসি ব্যবহার করুক এর আগে করবে কেন এই দেশে লক্ষ লক্ষ এসি আছে মানে সরকারি আধা সরকারি স্বায়ত্ত শাসিত public limited company private limited company যারা এসি ব্যবহার করে সবগুলো বাজার করা দরকার এসি শুধু ব্যবহৃত হবে শুধুমাত্র গবেষণার কাজে ল্যাবরেটরি গুলোতে যেখানে এসির প্রয়োজন অথবা রোগীর ট্রিটমেন্টের জন্য যেখানে প্রয়োজন ইমার্জেন্সি সেই জায়গাগুলোতে হাতে গোনা কয়েকটা এসি মাত্র প্রয়োজন হবে এছাড়া আর কোনো এসির প্রয়োজন নেই সকল এসি আমরা যদি আজকে শুধুমাত্র এসি গুলো খুলে ফেলা হয় লাইন কাট অফ হয় দেখবা যে এক সেকেন্ড লোডশেডিং এর প্রয়োজন হয় না বিদ্যুৎ সারপ্লাস হয় তাড়াতাড়ি নতুন লাইন করা প্রয়োজন হবে তাড়াতাড়ি লাইন করে বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে লোডশেডিং এর প্রয়োজন হবে না ইসলামী রাষ্ট্র মানুষের খরচ করবে কোন জায়গায় ইসলামী রাষ্ট্র প্রয়োজনে বিদ্যুতের ফ্রি দিতে পারে গ্যাস ফ্রি দিতে পারে পানি সাপ্লাই ফ্রি দিতে পারে শিক্ষা ফ্রি চিকিৎসা ফ্রি ইসলামী রাষ্ট্র দিবে জনগণ এগুলোর জন্য বিল দিবে কেন বিল দিতে গেলে জনগণের খরচ হচ্ছে জনগণ আবার জাকাত কম দিবে তার টাকা খরচ হয়ে যাবে সেহেতু সবগুলো জনগণকে ইসলামী রাষ্ট্র ফ্রি দিবে দিলে পরে মানুষের খরচের খাত কমে গেল তার ইনকাম থেকে সকল মানুষ তারা জাকাত দেওয়ার মতো স্বাবলম্ব হয়ে যাবে এক পর্যায়ে দেখা যাবে যে দেশে জাকাত নেওয়ার মতো লোক নাই এবং এটা খুব বেশি দিন লাগবে না যদি অর্থনীতির সুষম ব্যবহার হয় আর আল্লাহর দেওয়া পদ্ধতিতে যদি সম্পদটা মানুষ ইনসাফ ভিত্তিক ব্যবহার করে এই জন্য ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় প্রধান কাজ যেটা সেটা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে এখানে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আর চুরি ডাকাতি মানুষ করবে কেন মানুষ প্রয়োজনে করে টাকা নিয়ে মানুষ রাস্তাঘাটে ঘুরে ডাকাত দেখে চিন্তাই করে কারণ কারো তো টাকা নিয়ে ঘুরার সুযোগ নাই এদেশে আনাচে কানাচে সেখানে টাকা নিয়ে শত শত কোটি কোটি টাকা নিয়ে মানুষ ঘুরাফেরা করে এদিকে সেদিকে টাকা সরিয়ে ছিটিয়ে আছে লুপি মানুষগুলো দেখে আর সহ্য করতে পারে না ওইখানে একটু জাপ দেয় ওখানে জাম দিয়ে এখানে চিন্তাই করে এত টাকা তো মানুষের হাতে নিয়ে গুড়ানোর সুযোগ থাকবে না তখন মানুষ টাকা পয়সা হয়ে যাবে একান্ত প্রয়োজনে সম্পদগুলো মানুষ ব্যবহার করবে ঠিক আছে ইনশাল্লাহ আগামীকালকে বাকি কথাগুলো আলোচনা হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আমরা শেষ করি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك হ্যাঁ না না না এটা খাবার যেটা নিত্য প্রয়োজনীয় খাদ্য যেগুলো ব্যবসা করলে লাগবে সুরা হজ থেকে বলছেন সুরে হজ